করছিলাম আল্লাহ তাআলা মুমিনদের প্রতি কোরআনুল কারিমে কিছু বিশেষ ওয়াদা করেছেন এরকম পঁচিশটা ওয়াদা আমরা আলোচনা করার জন্য ধারাবাহিকভাবে শুরু করেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে এগারো নম্বর ওয়াদা শয়তানের বিরুদ্ধে সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে মমিনদের জন্য যে সমস্ত ওয়াদাগুলো করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ওয়াদা হচ্ছে আল্লাহ তালা মমিনদেরকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করবেন কোরআনুল করিমের সুরায় নাহাল এই সুরার নিরানব্বই নম্বর এবং একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের রবের উপরে ভরসা করে তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নাই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না শয়তান তাদেরকে ভয় দেখাতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা সুলতানহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু নিশ্চয় শয়তানের ক্ষমতা কেবলমাত্র তাদের উপরই প্রযোজ্য তাদের উপরই প্রয়োগ করা সম্ভব নাহু যারা শয়তানকে মোতাবাল্লি বানায় তাদের অভিভাবক বানায় ওয়াল্লাদিনাহুম বিহি মুশরিকুন এবং যারা শয়তানকে আল্লাহর সাথে শরিক করে কেবলমাত্র এই জাতীয় লোকদের উপরেই শয়তানের প্রভাব চলতে পারে পরিষ্কার হয়ে গেল জীবনের সকল ক্ষেত্রে যারা সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করে না তাদের উপরে শয়তানের কোনো প্রভাব পড়তে পারে না চলতে পারে না আপনি দেখবেন অনেকে তাবিজ কবজ ঝুলায় আর এরা তাবিজ যদি ব্যবহার না করে বিপদে পড়ে পড়বি কারণ যেহেতু এই লোকগুলোর ভরসা এই লোকগুলোর তাওয়াক্কুল সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নয় তাবিজ উপরে অতএব শয়তান এদের উপরে ভর করে প্রভাব বিস্তার করে এরা তাবিজ লাগালেই ভালো হবে নইলে ভালো হবে না যেহেতু এই আয়াত অনুযায়ী আল্লাহ ওদের সাহায্য করার অঙ্গীকার করেন নাই আর যারা সত্যিকার অর্থে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো তাবিজ কবজের প্রয়োজন আছে আমি আমার জীবনে কোনো ছোটবেলায় বোধ আমাকে তাবিজ লাগাই নেই আমার ফ্যামিলিতেই তাবিজ নেই এটা আগের থেকেই আমরা এর থেকে মুক্ত আল্লাহ তারা তো কোনোদিন জিনভূতের সামনে করেন নাই এজন্য মনে রাখতে হবে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাযীনা বিহি মুশরিকুন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে শয়তানকে যারা অংশীদার বানায় শয়তানের প্রভাব কেবলমাত্র তাদের উপরই সম্ভব দুনিয়াতে আজকেও যারা শয়তান দুই রকম আমি সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ এক প্রকার হচ্ছে জিন শয়তান আর এক প্রকার হচ্ছে মানব শয়তান এই মানব শয়তান আবার দুই ভাবে বিভক্ত একটা হচ্ছে ধর্মীয় শয়তান আর একটা হচ্ছে রাজনৈতিক শয়তান রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা নিজেদেরকে সমস্ত ক্ষমতার মালিক মনে করে যেমন সংবিধানের শুরুতে লিখে দেয় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা বিশ্বাস করে of the people by the people for the পিপলে রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা মনে করে গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব না রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা মনে করে সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া মানুষের মঙ্গল মুক্তি সম্ভব না এমনি ভাবে ধর্মীয় মুশ্রেক হচ্ছে কারা ধর্মীয় মুশ্রেক হচ্ছে ওরা যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা ছাড়া উপায় নেই আল্লাহকে পাইতে হইলে মাজার ছাড়া উপায় নেই আল্লাহ তালা বান্দার সরাসরি এবাদত কবুল করেন না বান্দা অসংখ্য গুণা করে আল্লাহ মাফ করতে চান না তীরের কাছে গিয়ে মুড়ি হওয়া ফরজ পীর মুড়িদের অন্তরে সবকিছু দেখে আল্লাহর অলিরা মরে না ওরা কবরে বসে সব দেখে কবরে গিয়ে প্রার্থনা করলে ওরা সাড়া দেয় এরা হলো ধর্মীয় মুশ্রিক আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এবং শয়তানকে যারা অভিভাবক বানায় কেবলমাত্র তারাই শয়তানের খপ্পরে পড়বে শয়তান দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে মোমিনদের উপরে শয়তানের কোনো প্রভাব বিস্তার হবে না সুরায় নাহালের নিরানব্বই নম্বর একশো নম্বর আয়াত এবারে শয়তানের ক্ষমতার উৎস কি শয়তান যে তার অনুসারীদের উপরে তার ভক্তদের উপরে এবং তার মুরিদদের উপরে প্রভাব বিস্তার করতে পারে এই ক্ষমতা সে থেকে পেল অনেক এটা না বোঝার কারণে শয়তানকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এটা আশ্চর্যের বিষয় যেহেতু এদের কাছে শয়তানের ক্ষমতা অনেক বড় এই জন্য তারা শয়তানকে পক্ষে রাখার জন্য এখন পৃথিবীতে বিশাল একটা অংশ তৈরি হয়েছে এদের নাম হলো শয়তানের এবাদতকারী ইন্ডিয়া পর্যন্ত আমি দেখেছি বাংলাদেশে এটার অস্তিত্ব আছে কিনা জানি না ইন্ডিয়াতে এদের নাম হচ্ছে শয়তানকে পূজারিও শয়তান পূজারি এদের কাজ হচ্ছে শয়তানকে পূজা করে তারা আমাদের এটা পরিষ্কার মনে রাখতে একজন মুসলিম বিশ্বাস করবে শয়তানের নিজস্ব কোনো ক্ষমতা নেই শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো আল্লাহর কাছে প্রার্থনা করেছিল সুরায় আল হেজের এই সুরার ছত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়লে পাওয়া যাবে শয়তান আল্লাহর কাছে আবেদন করলো কালা রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন শয়তান বলল হে আমার রব তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন মানুষদেরকে আবার উঠানো হবে পুনর্জীবিত করা হবে তার মানে কেমন পর্যন্ত আবেদন করলো কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে সেই অবকাশ দেওয়া হলো বোঝা গেল আল্লাহর কাছে যদি আবেদন করে যত অন্যায় করুক এটা আমরা দেখি পীরদের বইতে লেখা বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চান না পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আবেদন করলে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেন আমরা দেখি শয়তানের চেয়ে জঘন্য অন্যায়কারী দুনিয়ার কেউ আছে আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ আছে এই শয়তানও যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ শুনেছেন কিনা শয়তান আল্লাহর কাছে আবেদন করলো আলা রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি আমাকে সেই কামতের দিবস পর্যন্ত পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত অবকাশ দাও আল্লাহ তারা বলছেন কলা ফাইন্না কামিনাল মুনজারিন যাও তোমাকে কেয়ামত পর্যন্ত সেদিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম তোমাকে নিশ্চয়ই সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো এবারে শয়তান বলছে কালা রব্বি বিমা আগওয়াইতানি হে আমার রব ডাক দিচ্ছে কাকে বোঝা গেল শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কি সুন্দর ডাক বিমা আগওয়াইতানি তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ অবশ্য আল্লাহ তারা পথভ্রষ্ট করেন নাই নিজের কারণে তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন পথভ্রষ্ট আল্লাহ তারা পদভ্রষ্ট করেন না কেউ যদি পদভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন এই জন্য খুববার শুরুতে যে একটা শব্দ বলা হয় আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তার কোনো হেদায়তকারী নাই অনেকে প্রশ্ন করে আল্লাহ যদি পদভ্রষ্ট করেন তাহলে আমাদের দোষ কি এবং এখান থেকে অনেকে বিভ্রান্ত হয় ওই যে একদল ল্যাংটা ফকির গান গায় যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ এটা মূলত কিছু ভুল তর্জমার কারণে মূলত আমার ইউদ্দিনের সহিত অর্জন এভাবে হতে পারে আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট হতে দেন অর্থাৎ নিজের কৃতকার্যের জন্য নিজের কার্যকলাপের জন্য যদি কেউ পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ করে দেন এটা পরীক্ষার হল পরীক্ষার হলে যদি কেউ ভুল লিখতে চায় কাগজ লাগবে হলে যারা দায়িত্ব পালন করেন কাগজ দিবে কিনা যদিও তারা দেখতে পাচ্ছেন ভুল লিখছে সে তারপরেও তাকে সহযোগিতা করা হয় কি জন্য কারণ এই কয় ঘন্টা লেখার জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে এটার ফলাফল হবে পরে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান দুনিয়াতে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন এখানে যে যেরকম চলতে চায় আল্লাহ রাব্বুল আলমিন তাকে ঢিল দেন এবং তাকে সেরকম সুযোগ সুবিধাও করে দেন যেমন শয়তান সুযোগ চাইল কেমন পর্যন্ত আল্লাহ দিয়েছেন কিনা আপনি বলেন দিলেন কি জন্য দিলেন কি জন্য এই প্রশ্ন করার অধিকার কারো নাই কোরআনে স্পষ্ট বলা আছে লা আম্মা আল্লাহ তারা যা করেন সেখানে কারো কোনো প্রশ্ন করার অধিকার নেই অহম আলুন হ্যাঁ মানুষদেরকে প্রশ্ন করা হবে এবারে শয়তান বলল রব্বি বিমা আগওয়াই তানি তুমি যে কারণে আমাকে বদভ্রষ্ট করেছ ফিল আরদে আমি তাদের জন্য জমিনে পাপকে সুশোভিত করে দিব সাজিয়ে গুছিয়ে দিব লাউজাইয়িনান্না সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে আমি তাদের সামনে উপস্থাপন করব আজমাইন এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব সকলকে পথভ্রষ্ট করব কিন্তু এখানে শয়তান জানে যে সকলকে পথভ্রষ্ট করা তার পক্ষে সম্ভব হবে না এই জন্য সে এখানে বলছে মিনহুমুল মুখলাসিন সুরায় হেজরের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যে শয়তান বলল আমি সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব ইল্লা ইবাদাকাল মুখলাসিন তবে তোমার খালে তোমার পিওর বান্দা যারা যারা সম্পূর্ণভাবে তোমাকেই মানে তোমার উপর বিশ্বাস করে তোমার উপর ভরসা করে জীবনের সকল ক্ষেত্রে তোমার হুকুম কি একমাত্র হুকুম বলে মানে এই সমস্ত লোকদের উপরে আমার কোনো কর্তৃত্ব চলবে না قال هذا صراط علي مستقيم এবার আল্লাহ বলছেন যেটা আমার জন্য সোজা রাস্তা এটাই আমার মুখলেস বান্দা যারা তাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না এরপরে আল্লাহ তারা বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান জেনে রাখবি নিশ্চয় আমার বান্দা যারা ইন্না ইবাদি আমার বান্দা যারা লাইসালাকা আলাইহিম সুলতানুন তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না ইল্লা মান মিনাল গাবিন তবে যারা পদভ্রষ্ট হয়ে পদভ্রষ্ট লোকদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে কেবলমাত্র তাদের উপরই তোমার ক্ষমতা চলবে সুরায়াল হেজরের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াত এখানেও পরিষ্কার হয়ে গেল শয়তান পরিষ্কার করে দিল যে তোমার খাস বান্দাদের উপরে আমার কোনো প্রভাব চলবে না বুঝা গেল আল্লাহর মুখলেস বান্দা যারা মুখলাসিন আল্লাহর যারা পিওর একেবারে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে এই লোকদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না আর যারা বিশ্বাস করে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া সম্ভব না যারা বিশ্বাস করে আল্লাহর তো ক্ষমতা আছে তবে জনগণও ভাগাভাগি আছে পীর মুর্শিদদেরকে ক্ষমতা দেওয়া আছে এরকম যারা বিশ্বাস করে এদের উপরে শয়তানের প্রভাব যথেষ্ট পরিমাণ থাকবে কোরআনুল করিমের আরাকায়াতে আল্লাহ তারা বলছেন শয়তান বলেছিল সেদিন কলা আনজিরিনি ইউবাসুন সূরা আরাফের 14 নম্বর থেকে সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন শয়তান বলল আমাকে সেই পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত সুযোগ দাও কালা ইন্না কামিনাল মুনজারিন আল্লাহ তারা বললেন তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি সে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত কলা পাবে মা এবারে শয়তান বলল তুমি যে কারণে আমাকে পদভ্রষ্ট করেছ লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি তাদের জন্য তোমাকে পাওয়ার যে সোজা রাস্তা সেই রাস্তায় ও পেতে বসে থাকবো বাঘ যেরকম ভাবে হরিণ শিকার করার জন্য একেবারে সড়ো হয়ে ওত পেতে বসে থাকে শয়তান বলল লাক উদান্না লাহুম আমি তোমার ওই বনি আদমকে তোমার বান্দাদেরকে শিকার করার জন্য তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি সিরাতাকাল মুস্তাকিম তোমাকে পাওয়ার যে সিরাতে মুস্তাকিম তার মাঝখানে বসে থাকবো সুম্মা মিন বাইনা ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন এরপরে আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদের কাছে আসব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন তুমি তাদের অধিকাংশ লোকদেরকে তোমার সুক্রিয়া আদায়কারী তোমার কৃতজ্ঞতা আদায়কারী পাবে না সুর আরাফের চোদ্দ থেকে সতেরো নম্বর আয়াত এখানে শয়তান কি বলল তোমাকে পাওয়ার যে সেরাতে মোস্তাকিম সেই সেরাতে মোস্তাকিম বসে থাকবো কেমনে বসে থাকবে শয়তান বলবে দেখো তুমি সারা জীবন অন্যায় করেছ পাপ করেছ এইভাবে একাই কি আল্লাহকে পাইবা না আল্লাহকে পাইতে হলে একজন পীর ধরতে হবে সেরাতে মোস্তাকের মাঝখানে বসে পড়লো পীর ধরতে হবে লোকটা চিন্তা করলো তাই তো আমি এত পাপ করেছি এত গুণা করেছি তো বোধহয় আল্লাহ আমাকে মাফ করবেন না কাজে আমি একজন পীর ধরি শয়তান এভাবে একজন পীর ধরাইয়া দেয় আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিল এবারে শয়তানের বাকি যত কাজগুলো আছে সবগুলো পীর সাহেব আঞ্জাম দেয় এখন পীর তাকে তরিকার সবক দিবে রাসুলের সবক দিবে না রাসুলের তরিকা আছে প্রত্যেক নামাজে পরে জিকির করা আছে না সেই জিকিরে আছে শুধু আস্তাকফিরুল্লাহ তিনবার আর শয়তান শিখাবে পীরের সবক সেখানে শিখে আস্তাকফিরুল্লাহ আল্লাহ ইলা ইলাহ লম্বা একটা দোয়া শিখিয়ে দিল চিন্তা করে অসুবিধা কি এরকম ভাবে আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম শিখাইলেন নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার শেষে আল্লাহ হাদুল্লাহ শেষিটা পড়ো অথবা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ো পীর শিখাই দিল যে না একশো বার পাঁচশো বার এরকম বারে পড়তে থাকো তো এরকম ভাবে যত জায়গায় আল্লাহর হুকুমকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে এই সব জায়গার থেকে আল্লাহর হুকুম পরিবর্তন করে পীরের তরিকায় শিখিয়ে দিবে আল্লাহ সুবাহ জিকির করতে বলেছেন রসুলের তরিকায় শয়তান শিখে জিকির করো তিস্তিয়া কাদরিয়া সাবরিয়া তরিকায় আল্লাহর রাসুলের তরিকায় সালাত পড়ো শয়তান শিখেবে না তোমরা সালাত পড়ো অন্যদের তরিকায় এরকম ভাবে শয়তান এ ওয়াদা করেছে এরপরে শয়তান বলছে যে আমার চেষ্টা বিফল হবে না তোমার বান্দাদের থেকে বিরাট একটা অংশ আমি নিয়ে নেব দেখেন কোরআন আমি কি সুন্দর আজকে শয়তানের আলোচনা হচ্ছে ভালো করে শয়তান সম্পর্কে শুনতে হবে কোরআনুল কারিমে সুরায় নেসার একশো আঠারো থেকে একশো একুশ নম্বর আয়াত শয়তানের ওয়াজ সবগুলো আল্লাহর সাথে সে বলছে وقال لأتخذن من عبادك نصيبا مفروضا শয়তান বলল অবশ্যই আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসাবে গ্রহণ করব নাসিবা মাফরুবা একটা নির্দিষ্ট অংশ আমি আমার দলে নিয়ে নেব তারপরে ওয়ালাউদিল্লান্নাহুম আমি তাদেরকে পথভ্রষ্ট করব ওয়ালা উমান্নিয়ান্নাহুম আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব মিথ্যা ওয়ালা উমান্নিয়ান্নাহুম মিথ্যা আশ্বাস দেব ওয়ালা আমুরান্নাহুম এবং আমি তাদেরকে আদেশ করব আমি বিভিন্ন কাজের আদেশ করব ফালাইবাত্তেকুন্না আদানাল আনাম ফলে তারা পশুর কান ছিদ্র করবে ওয়ালা আমুরান্নাহুম আমি তাদেরকে আদেশ করব ফালাইগাইয়িরুন্না খালকাল্লাহ ফলে তারা অবশ্যই আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে এরপর আল্লাহ তারা বলছেন ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে তাদের অলি বানাবে অভিভাবক বানাবে ফকাদ খাসিরা খুসরানাম মুবিনা তারা স্পষ্ট ভাবে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ আবার বলছেন ইয়াইদুহুম ওয়ুমান্নিহিম শয়তান তাদের কাছে ওয়াদা করে তাদেরকে আশা দেয় ওয়ামা ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা আল্লাহ তারা বলছেন শয়তান তাদেরকে ধোকার ওয়াদাই করে কোনো সত্য আদা করে না উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুন আনহা মাহিসা এরাই হচ্ছে জাহান্নামের অধিকা অধিবাসী এবং তুমি জাহান্নাম থেকে এদেরকে মুক্ত করার মতো কাউকে খুঁজে পাবে না তাদের জাহান্নাম থেকে পালাবার কোনো ব্যবস্থা থাকবে না মাহিসা পালাবার কোনো ব্যবস্থা থাকবে না সুরায়ে আন্নে সার একশো আঠারো থেকে একশো একুশ নম্বর আয়াত এখানে বলে দিল যে ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে কান ছিদ্র করবে নাক ফুটা করবে আপনি এখন দেখবেন অনেক ছেলেদের নাকের ভিতরে দেখবেন ছিদ্র আছে কানে ছিদ্র আছে এগুলো ওই শয়তানের কাজ এরা কোরআনই বলা আছে না আলা নাম অবশ্য শয়তান বলেছে ওরা পশুর কান ছিদ্র করবে এখন পশুদের থেকে অতিক্রম করে মানুষের কান পর্যন্ত ছিদ্র করছে আর এটা আশ্চর্য কিছু না মূলত এই মানুষগুলো পশুদের অন্তর্ভুক্তই কারণ যারা আল্লাহর হুকুম মতো চলে না আল্লাহর বিধান মতো চলে না আল্লাহ এদের সম্পর্কে বলেছেন আনাম এরা হচ্ছে পশুর মতো এরপর আল্লাহ বলছেন না না আমরা যখন বলি সরি এটা না একটু আরো সামনে বাড়ার জন্য আল্লাহ বলছেন ওলাইকাকাল আনাম ওরা হলো পশুর মতো এরপর আল্লাহ বলছেন বাল হুম আবাল বরং তার চেয়েও বেশি পদভ্রষ্ট পশুর চেয়েও বেশি পদভ্রষ্ট দেখা আমি শয়তান নিয়ে আলোচনা করছি ওদিকে যাচ্ছি না এবারে শয়তান তার অলিদের কি ধোকা দিবে তার স্পষ্ট আয়াত আল্লাহ তারা বলছেন মমিনদেরকে শয়তান কোনো ভয় দেখাতে পারে না ভয় দেখাতে পারে কাদেরকে শয়তান তার অলিদেরকে তার বন্ধুদের কি ভয় দেখাতে পারে সুরা আল ইমরানের একশো পঁচাত্তর নম্বর আল্লাহ বলছেন নিশ্চয়ই সে তো শয়তান ইউখাফিফু আউলিয়াহু সে তার ওলিদেরকে তার বন্ধুদেরকে ভয় দেখায় ফালা তাখাফুহুম অতএব হে মুমিনরা তোমরা শয়তানকে ভয় করো না ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন তোমরা আমাকেই ভয় করো যদি সত্যিকার মমিন হয়ে থাকো এই শয়তান বলতে কিন্তু দিন শয়তানকে বোঝানো হয় নাই দিন শয়তানও আছে এই আয়াতের একটা সানে নজুল আছে বদরের যুদ্ধে যখন কাফেররা মক্কার কাফেররা পরাজিত হলো এরপরে ওহুদের যুদ্ধে তারা একটা বিজয় পেল তখন তারা ঘোষণা করেছিল যে বদরে আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এই জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন মক্কার কুফারদের এটা ছিল একটা ফাঁকা বুলি তাদের কোনো প্রস্তুতি ছিল না এটা লজ্জার বিষয় সেজন্য তারা করলো কি মক্কা একটা মদিনায় খবর ছড়িয়ে দিল তোমাদের বিরুদ্ধে বিশাল সমাবেশ ঘটানো হয়েছে তোমরা এদেরকে ভয় করো এটা শোনার পরে সাহাবাহাম ভয় পান নাই বরং কি হয়েছে আহম ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেল ওয়ালা রব্বিহিম এবং তারা তাদের রবের উপরে ভরসা করলো ওই পর্যায়ে গিয়ে আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই সে তো শয়তান যে তোমাদের মধ্যে খবর ছড়িয়ে দিয়েছে শয়তান আহু সে তার অলিদেরকে তার আউলিয়াদেরকে ভয় দেখাচ্ছে বোঝা গেল আউলিয়া কয় রকম এক প্রকার আউলিয়া হচ্ছে কার রহমানের আউলিয়া আর এক প্রকার হচ্ছে কার আউলিয়া শৈতান এরপরে আল্লাহ তালা মোমিনদেরকে হুকুম দিচ্ছেন আমানু হে ইমানদারগণ তোমরা শয়তানের খুতুয়াত খুতুয়াত খুতুয়াতুনের জমা বহু বচন খুতুয়াতুন বলা হয় পায়ের ছাপগুলোকে এক পার থেকে আর এক পা এগুলোকে বলা হয় খুতুয়াতুন পদাঙ্ক অনুসরণ করা শয়তানের প্রকল্প অনুসরণ করা আল্লাহ তারা বলছেন ওয়ালা তাত্তাবে ও খুতুয়া লা তাত্তাবে ও খুতুয়াতি শৈতান শয়তানের খুতুয়াত শয়তানের প্রকল্প অনুসরণ করো না অমাইয়াত্তাবে খুতুয়াতি শৈতান আর যে ব্যক্তি শয়তানের প্রকল্প অনুসরণ করে চলবে শয়তানের পরিকল্পনা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সে অশ্লীল এবং মন্দ কাজের আদেশ করে ওয়ালাউলা ফজলুল্লাহ আলাইকুম রাহমাতুহু আল্লাহ তালা মমিনদেরকে বলছেন যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া না থাকত মা জাকা মিন আহাদিন আবাদা তাহলে তোমাদের কেউ কোনো দিন পবিত্র থাকতে পারত না ওয়ালা কিন্নাল্লাহ ইউজাক্কি মাইয়াশাউ বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করেন অল্লাহ সামিউন আলিম পবিত্র করেন কে এখনো পিসাব পিসাবদের বইতে লিখেছে যে পীরেরা পরিচ্ছন্ন করে তাকে আত্মশুদ্ধি করার জন্য পীর ধরতে হবে পীর পরিষ্কার করবে এবং সেজন্য লেখছে কুম্ভীর লেখছে কুম্ভীর মানে কুমির মনে হয় আর কি একটা বইতে লিখেছে বেদে মারে ফাতের ভিতরে কুম্ভীর দূরের থেকে তার ডিমকে তাও দেয় ওই যে ডিমে যে ওম দেয় মুরগি কুমির নাকি দূরের থেকে দেয় তো কুম্ভীর যদি দূরের থেকে তাও দিতে পারে আল্লাহর অলিদের কি কুম্ভীরের চেয়ে পাওয়ার কম দূরের থেকে তাও দিয়ে কি করবে অলি বানাই দিবে ফয়েজ দিয়ে দিবে স্পষ্ট করে দিয়েছেন ওলা যদি তোমাদের উপরে আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ ওরহমাতুনা রহমত না থাকত মা জাকা মিন কুম্মিন আহাদিন আবাদা তোমাদের কোন ব্যক্তি কোন দিন তার আত্মাকে শুদ্ধ করতে পারত না পবিত্র থাকতে পারত না আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করেন পবিত্র করেন কে আলিম সুরায় নূর একুশ নম্বর আয়াত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন আমি তোমাদেরকে বলবো কি শয়তান কাদের উপর অবতীর্ণ হয় খুব গুরুত্বপূর্ণ কথা শয়তান নাজিল হয় তানাজ্জালু ওহি যেরকম নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে শয়তানও নাজিল হয় কাদের উপরে আল্লাহ প্রশ্ন করেছেন হাল উনাব্বি উকুম আমি তোমাদেরকে বলবো কি আলামান তানাজ্জালু শায়াতিন শয়তান কাদের উপরে নাজিল হয় অবতীর্ণ হয় আল্লাহ বলছেন এরকম যদি প্রশ্ন করেন আল্লাহ তালা তার মানে আল্লাহ অবশ্যই বলবেন প্রশ্ন করেছেন তার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম তারা অবতীর্ণ হয় তানাজ্জালু নাজিল হয় আলা কুল্লি আফাকিন আসিম ওই সকল চরম মিথ্যাবাদী ও পাপীদের নিকট যারা মিথ্যা কথা বলে এবং পাপাচার লিপ্ত থাকে এদের উপরেই শয়তান নাজিল হয় শয়তান অবতীর্ণ হয় মোমিনদের উপরে শয়তান অবতীর্ণ হতে পারে না এবার আল্লাহ বলছেন ইউলকুন আসসামা ওয়াকসারুহুম কাযিবুন তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী শয়তানরা কান পেতে থাকে সামা অথবা শয়তানদের কথা শোনার জন্য এই মিথ্যাবাদীরা কান পেতে থাকে শয়তান কোন পরামর্শ দেয় সব সময় দেখবেন বিদেশ দৌড় দেয় কি জন্য শয়তানদের এই যে ইউলকুন আসমা ওরা কান পেতে থাকে কি পরামর্শ আসে কি খবর দেয় বিশ্ব ব্যাংক থেকে কি বলা হলো আমেরিকার থেকে কি বলা হলো ভারত থেকে কি বলা হলো শয়তান বুঝেন না এখনো এই শয়তান তো আমি আগেই বলেছি এই শয়তান কোনো জিন শয়তান কথা বলা হচ্ছে না কোরআনুল কারিমে যত জায়গায় শয়তান বলেছেন এর বেশিরভাগ জায়গায় মানুষ শয়তান কথা উল্লেখ করেছেন কোন আসামা আর দিন শয়তানও আছে দিন শয়তানদের কথা শুনে কারা এরা ধর্মীয় যারা চাজক এরা বসে থাকে শয়তান কি খবর দিল কে গরু নিয়ে রওনা হলো গরু কয়টা সংখ্যা কয়টা এগুলো বাড়িতে বসে বলে দেয় এরকম ভাবে শয়তান গণকদের কাছে খবর দেয় শয়তান উপরে উঠে তাদের পরামর্শ শুনে এরপরে ওখান থেকে দুই একটা যদি শুনতে পায় এটা জাদুঘরদের কাছে বলে গণকদের কাছে বলে জ্যোতিষীর কাছে বলে এমনকি ওই সমস্ত দিন হুজুরদের কাছে বলে ওরা ভবিষ্যৎবাণী করে একটার সঙ্গে দশটা মিলায় এরপরে যেটা ওই একটা যেটা শয়তান থেকে শুনেছে এটা বাস্তবায়ন হয় ফেরেস্তাদের শোনা ওইটাকে সারা বছর প্রচার করে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম এটা বাস্তবায়ন হয়েছে আর যে ওর বিষটা মিথ্যা হলো এর কোনো আর মনেও করে না এগুলো আর কোনো সময় সে স্বীকারও করে না আল্লাহ তারা বলছেন কোন আসামা ওরা এদের দিকে কান পেতে থাকে ওয়াকসারুহুম কাজ এবং ওদের বেশিরভাগ মিথ্যাবাদী এরপরে বলছেন এক শ্রেণীর কবিদের কথা আয়াতের সঙ্গে কবিদের কথা উল্লেখ করেছেন কারণ শয়তানদের একটা শ্রেণী কবিরা অবশ্য সব কবি না কোরআনুল কারিমে আল্লাহ তালা কবিদের প্রশংসাও করেছেন ওয়াইন নামিনা শের হেকমা কবিতার মধ্যে অনেক কবিতা আছে জ্ঞান গর্ব কথা আল্লাহ রাসুল সাল আলাই সাল্লামের একজন কবি ছিলেন হাসান ইবনে সাহাবিত রাদি আল্লাহ তালানহু আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন আল্লাহ আইদ হুবি রুহ কুদুস আল্লাহ তুমি রুহুল কুদুসের মাধ্যমে তাকে শক্তি যোগাও তাকে সমর্থন যোগাও তাহলে কবিতার জন্য দোয়া করেছেন কিন্তু বেশিরভাগ কবিরা কি হয় আল্লাহ তালা সুরা ইয়াসিনও বলেছেন অমা আল্লাম না হুসেরা আমি তাকে মানে নবীকে শের মানে কবিতা শিক্ষা দেই নাই অমা এবং নবীর জন্য কবিতা সমুচীন না মুনাসিব না এতে বুঝে গেল কবিতার মধ্যে যদিও ভালো আছে কিন্তু কবিরা সাধারণত বেশি ভালো হয় না এজন্য বলেছেন যে নবীর জন্য কবিতা সমুচীন নয় এ আয়াত আল্লাহ বলছেন এটা সুরা সোয়ারার দুইশো চব্বিশ নম্বর আয়াত মূলত এই আয়াতের কারণে এই সুরাটা নামকরণ করা হয়েছে সোয়ারা সোয়ারা হচ্ছে শায়ের বহুবচন শায়ের মানে কবি আর সোয়ারা হচ্ছে তার বহুবচন আল্লাহ তারা বলছেন তুমি কি লক্ষ্য করো না যে কবিরা বিভ্রান্তরাই কেবল কবিতার অনুসরণ করে বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে যারা বিভ্রান্ত আল্লাহর দিন থেকে গাফের এরাই কেবল কবিদের পিছনে পড়ে হুবহু মিলাচ্ছে দেখবেন বাংলাদেশ একটা নাস্তিক কবি ছিল শামসুর রহমান ঠিক কিনা এর পিছনে কারা পড়েছিল এই দেশের যত নাস্তিক মোরতাদ আছে এই লোকগুলো সব শামসুর রহমানের মুড়ি ঠিক না কোনো ভালো মানুষ কি শামসুর রহমানের মুড়ি ছিল এমনি ভাবে এলে একদিকের কবি প্রেমিক আর একদিকে ধর্মীয় কবি প্রেমিক আছে আমার দেশে বোখারি শরীফের যে গুরুত্ব না আছে কোরআন শরীফের গুরুত্ব জানা আছে হাদিসের কোন কেতাবের গুরুত্ব জানা আছে তার চেয়ে বেশি গুরুত্ব আছে একটা কিতাবের নাম তার নাম মাসনবী শরীফ কি নাম মাসনবী শরীফ এটা কোন হাদিসের কিতাব এটা কোন তাফসিরের কিতাব কিসের কিতাব জানেন এইটা হলো একটা কবিতার বই ফার্সি কবিতা জালালউদ্দিন রুমি নামে একজন কবি ছিল ইমাম রুমি বানিয়েছে তাকে এই রুমির কবিতার মধ্যে যত রকমের এই মারেফাতের ভেদ আর যত গাদাখুরি কাহিনী সবার থেকে আমাদের দেখুন ওই যে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙ্গিন করে যদি তাতে নামাজ পড়তে বলে পীর তাই করো শরীয়ত মানা দরকার নাই এটা ওই রুমির থেকেই আসছে ওই রুমির ভিতরে মাসনবী শরীফের কবিতা মাসনবী শরীফ আমি নকল করছি শরীফ বলে তাহলে শরীফ শব্দটাকে অপমান করা এর দ্বারা এই মাসনবী শরীফ এর কবিতা বামায় সাজ্জা দারঙ্গিন কুন গরাত পীরে মোগা গোয়াত কেসা লিখবে খবর না বুধ জেরাহ রসনে মঞ্জিলহা পীর যদি তোমাকে পীরে মুগা মুগা মানে হচ্ছে মগা পীর বুঝেন না মানে বড় পীর আর কি ফার্সি শব্দ এই পীর আসছেই পীরে মোগা থেকে এই মগা পীর যদি তোমাকে বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে তাদের নামাজ পড়ো তাই করো কারণ পীর সব রাস্তা জেনে শুনেই কাজ করছে চরমনায় পিসাব সাহেব আশেক মাসুক বইতে ব্যাখ্যা লিখেছেন পীর যদি প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে হুকুম করে তুমি তাই মানো কারণ তিনি সবকিছু তৈরি করে রেখেছেন আমি এটা আগেও বলেছি আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম কোন এক যুদ্ধে কমান্ডারকে দায়িত্ব দিলেন সাহাবিদিকে পাঠিয়ে দিলেন আর বললেন আমিরের নির্দেশ মেনে চলবে আমিরের সঙ্গে কোনো কারণে সাহাবিদের গন্ডগোল লেগে গেছে আমির খেপে গেল বল লাকড়ি জমা করো লাঠি জমা করলো আগুন জ্বালাও জ্বালাইলো আগুন এরপরে বললেন যে আমি তোমাদের আমির না হ্যাঁ আমির তোমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেন নাই আমার আনুগত্য করার জন্য হা হ্যাঁ, করেছেন তাহলে আমার আদেশ হচ্ছে এখন এই মুহূর্তে সবাই আগুনে ঝাঁপ দাও সাহাবিরা ঝাঁপ দিলেন না আমার এই যে কেতাবটা এখন বের হচ্ছে ইনশাল্লাহ কয়েকদিন পরে বের হবে এই হাদিসটা নিয়ে আসলো ওখানে সব দলিল সব একেবারে ঝাঁপ দিল না সাহাবাহিকেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি রসুল আল্লাহি আমির তো এরকম নির্দেশ করেছিলেন আমরা তা পালন করি নাই এখন কি আমরা জাহান নামে যাবো আল্লাহ রাসুল সাল্লাম কি বলেছেন তোমরা যদি তোমাদের আমিরের আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে তাহলে তোমাদের আর কখনো সেই আগুন থেকে বের হওয়ার সুযোগ হতো না মানে চিরস্থায়ী জাহান নামে চলে যেতে এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইন্নামা তাহাতুফি মারুফিন নিশ্চয়ই আনুগত্য করা যাবে শুধুমাত্র সৎ কাজে ন্যায় সঙ্গত কাজে কোরআন হাদিস অনুযায়ী ভালো কাজে অন্যায় কাজে আল্লাহ রসুল সাল্লাম চরমভাবে বলে দিয়েছেন লা তালে মাখলুকিন লা তালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক স্রষ্টার হুকুম অমান্য করে স্রষ্টার অবদ্ধ হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না ও সে পীর খাজা বাবা গাজা বাবা যেই হোক না কেন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে লিমাখলুকিন কোন মাখলুক কোন সৃষ্টি যেই হোক না কেন তার হুকুমের আনুগত্য করা যাবে না তার হুকুম মানা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ আল্লাহ রসুল আনুগত্যের ভিতরে না থাকবে পরিষ্কার হয়ে গেল এই জন্য মনে রাখতে হবে সোহারা কবি সেখান থেকে বলছিলেন মাসনবী শরীফ এই মাসনবী শরীফ থেকে দেশে যত বেদাত ঢুকেছে কবি এরপর আল্লাহ বলছেন আলাম তারা আন্না ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন তুমি লক্ষ্য করো না তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় কবিরা বেড়ায় আপনি দেখবেন এই যে দুনিয়ার কবি যারা তারাও পাগলের মতো ঘুরে আর এই যে মারেফাতের কবি তারাও কি করে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় আল্লাহ তারা ঠিকই বলেছেন সদাকল্লাহুল অভিন আপনি দেখবেন এই কবিরাও শিখায় পাগল হয়ে রাস্তায় ঘুরো কবিরা শিখায় কি কে জঙ্গলে গেল আপনি দেখবেন সুফিদের প্রায় বইটি চরমায় ফিরে প্রায় বইটি আছে মাওলানা ফখরুদ্দিন রাজির কাহিনী পীরের কাছে মুরিদ হইতে গেলেন পীর দেখলো যে ভিতরে এলেম ভরা মুরিদ বানায় না এলেম কমাই আসো জঙ্গলে গেল দশ বছর থাকলো উনি ওখানে বসে করবে কি গাছের পাতায় পাতায় লেখলো এরপরে যখন আসছে পীর আবার দেখলো যে এলেম যা ছিল আরো বাড়ছে তুমি তো এলেম বাড়াইলা কি করছো একটু খালি করতে বললাম ওইখানে মারে ফাত দিব এর কি চরম আঁকি দেয় আল্লাহ তারা কোরআনে বলছেন কুর রব্বি জিবনি এলমা কুল মানে বলো রব্বি হে আমার রব জিবনি এলমা আমার এলেন বৃদ্ধি করে দাও আর পীর কি শিখাইল এলেন কমাই আসো তো কমাই আসা নাই আবার পাঠাইলো মরিদ বানায় নাই আবার জঙ্গলে গেল এখন তো বুড়ো হয়ে গেছে কোন সময় মরে যাই পীর মুরিদ বানায় নাই কেমনে নাজাদ পাবো লেকচার বইতে এরকম এই জন্য তিনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একশো একটা দলিল তৈরি করলেন মৃত্যু এসে গেছে শয়তানের সাথে যুদ্ধ হচ্ছে একশো একটা দলিল শেষ হয়ে গেছে এখন পরাজয় বরণ করে বেইমান হয়ে মারা যাবে এই সময় ওই যে পীর সে দেখতে পাইল সে বলল উজু করতেছিল পানি থেকে মারল আর বলল তুমি বলে দাও বিনা দলিল আল্লাহ এক এইটা বলার কারণে সে শেষ পর্যন্ত ইমান নিয়ে মারা গেছে পীর দ্বারা ফজিলত বরণ করছে আর কি ওই যে পীরের কাছে একদিন গেছিল না গেলে তো শয়তানের খবর জাহার নামে চলে যেত এই পীর কেমনে দেখলো তারপরে এই যে কাহিনীগুলো আছে এরকম ভিত্তি আছে যাই হোক এখানে বলছে আলাম তার আন্না হুমফি কুল্লে ওয়াদিন তুমি কি দেখতে পাচ্ছ না যে ওরা প্রত্যেকটা ময়দানে উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং তারা এমন কথা বলে যা তারা করে না ওয়ান্নাম ইয়াকুলুনা মা লা ফালুন সুরায় সোয়ারা এই সুরার দুইশো একুশ থেকে নিয়ে দুইশো ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন এবারে এই শয়তান কে তার কি পরিচয় আল্লাহ সুবহান কোরআনুল করিমের সুরায় কাহাফের পঞ্চাশ নম্বর বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি আল্লাহ তালা বলছেন আমি ফেরেশতাদেরকে হুকুম দিলাম আদমকে সেজদা করো সকলেই সেজদা করলো ইবলিস ছাড়া কার আমিনাল জিন্নে সে ছিল জিনদের একজন এখানে ইবলিসের পরিচয় পাওয়া গেল জিনদের একজন ছিল ফাফাসা কান আমরে রব্বিহি সে তার রবের নির্দেশ অমান্য করলো সুরায় কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত এ আয়াতে তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ডের একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠে বলা হয়েছে যেহেতু সে ফেরেস্তাদের সঙ্গে ছিল এই কারণে তাকেও এই আদেশের অন্তর্ভুক্ত করা হয়েছিল আন্নাহু কানা কদ সে ফেরেশতাদের সঙ্গে থাকতো এবং ফেরেশতাদের কাজকর্ম করত এবাদত করত ওয়া তাআব্বাদা ওয়া তানাসাকা তানাসাকা দাখালা ফি খিতাবিহিম এই কারণে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন তার মধ্যে শয়তান অন্তর্ভুক্ত ছিল কিছুদিন আগে পত্রিকা একজনে বিবৃতি দিয়েছে এক নাস্তিক যে আল্লাহ তারা তো ফেরেস্তাদেরকে হুকুম করেছেন সেজদা করার জন্য শয়তানকে হুকুম করেন নাই জিনদেরকে করেন নাই তো শয়তান তো ছিল জিনদের অন্তর্ভুক্ত সেজদা না করার কারণে আল্লাহ তারা শয়তানকে বহিষ্কার করে অন্যায় করেছেন আমি বললাম তুই তো শয়তানের চোখ খারাপ কারণ এই প্রশ্ন শয়তানও করে নাই শয়তানি করেছিল এই প্রশ্ন শয়তানও করে নাই শয়তান বলে নাই আল্লাহ তুমি হুকুম করেছো ফেরেস্তাদেরকে আমি তো ফেরেস্তা না আর আজকে মুসলমান নামধারী মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে নামও মুসলমান নাম সে বলল যে আল্লাহ তো হুকুম দিয়ে অন্যায় করেছে শয়তানকে বের করে দিয়ে এই লোকটা শয়তানের চেয়ে ভালো না খারাপ শয়তানের চেয়েও জঘন্য খারাপ এই জন্য তাফসিরে লিখেছে সুরা আরাফের এই তাফসির করতে গিয়ে বারো নম্বর আয়াতের দলিল পেশ করেছেন আর সুরায় কাহাফের পঞ্চাশ নম্বর তাফসির এটা আছে শয়তান কিভাবে আসলো এজন্য তাফসিরে তবারি আঠারো খন্ডের চল্লিশ পৃষ্ঠা বলা হয়েছে সাইদ ইবনে মুসাইয়াব থেকে বর্ণিত কলা কান ইবলিস রইস ও মালায়কা সামাজ দুনিয়া ইবলিস ছিল মূলত আসমান প্রথম আকাশের যে ফেরেস্তারা এই ফেরেস্তাদের পরিচালক ছিল কিভাবে সে পরিচালক হলো কলা কানা ইবলিস মিনাল জিন্নে আল্লাদিনা তরাদাতহুমুল মালায়কাতু পৃথিবীতে এক সময় জিনারা বসবাস করত এদের উপর আল্লাহর গজব আসলো ফেরেস তারা একে ধ্বংস করার জন্য আসলেন ধাওয়া করলেন এই সময় এই একটা ছিল পিতৃজিন এজন্য তাকে ফেরেস্তারা ধরলো আসারাহু বাহাদুল মালাইকা ফেরেস্তাদের কেউ তাকে গ্রেফতার করলো তাকে আসমানে নিয়ে গেল তারা তাদের সঙ্গে লালন পালন করেছে এরপরে সে এবাদত করতে করতে ওই পর্যায়ে উপনীত হয়েছিল এটা তাফসিরের তবারি আঠারো নম্বর খণ্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠা বর্ণিত আছে তাফসিরে শান্তি তৃতীয় খণ্ডের তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা বলা আছে যে এই মালায়েকার মধ্যে শয়তানকে সামিল করলো কি করে ওয়াইন্নামা সামালাহু লফজুল মালায়েকা লেদখুলিহি ফিহিম তাআব্বুদিহিম আহুম যেহেতু শয়তান ফেরেশতাদের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে ইবাদত করত এই কারণে ফেরেস্তাদের প্রতি আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশের অন্তর্ভুক্ত ইবলিসটাও ছিল এটা উত্তর দিতে হচ্ছে এই জন্য কারণ এখন ইবলিসের পক্ষে অনেক লোক তৈরি হয়ে গেছে তাদের বড় মায়া ইবলিসের জন্য যে আল্লাহ হুকুম করলেন ফেরেস্তাদেরকে ইবলিসকে কেন বহিষ্কার করলেন এই জন্য তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের এই প্রশ্ন যদিও শয়তানও করে নাই তোমরা হয়তো করবে এজন্য আমাদের আগের যারা ওলা কেরাম তারা উত্তর দিয়ে গেছেন কিতাবে আছে এইগুলো ইবলিজ কোনো ফেরেস্তা ছিল না এর কারণ কি কারণ দুইটা এক নাম্বার কারণ হচ্ছে এই ফেরেস্তাদের সম্পর্কে আল্লাহ তারা বলেছেন সুরায় তাহারিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ মা আমারাহুম ওয়াফালুনা আল্লাহ তারা যে হুকুম করেন তারা আল্লাহর হুকুমের অমান্য করে না বরং আল্লাহ যে হুকুম করেন তা তারা বাস্তবায়ন করে কোরআনে আরেকটা সুরা আম্বিয়ার সাতাশ নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তালা তাদেরকে যে হুকুম করেন তারা সে হুকুম পালন করে এগুলি এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই আল্লাহ তালা সুরায় কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন কান আমিনাল জিন্নে যে ইবলিস ছিল জিনদের একজন সুতরাং যখন জিন হয়ে গেল জিন আর ফেরেস্তা এক জিনিস না এমনি ভাবে আল্লাহ সুবাহ শয়তান সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করে দিলেন এই শয়তান দুই প্রকার কোরআনুল কারিমের সুরায় নাসের ছয় নম্বর বলা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ তারা বলছেন আল্লাদি ওয়াসবিসু ফি সুদুরিন নাস যে শয়তান মানুষের অন্তরে ধোকা দেয় অসওয়াসা দেয় এই শয়তান দুই রকম কয় রকম মিনাল জিন্নাতি ওয়ান নাস এরপরে সুরায় আনামের একশো বারো নম্বর আল্লাহ বলছেন وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون আল্লাহ তারা বলছেন এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে মানুষও জিনের মধ্য থেকে শয়তানদেরকে জালনা আদুবান সায়াতিন আল ইংসে জিন্নে মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে আমি নবীদের শত্রু বানিয়ে দিয়েছি তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় জুখরুফাল কৌলে বা জুরা গুরুরা সাজিয়ে গুছিয়ে সুন্দর সজ্জিত করে তারা এভাবে পেশ করে আল্লাহ তারা এরপরে বলছেন তোমাদের রব যদি চাইতেন তবে তারা তা করত না সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো আল্লাহ নির্দেশ করেছেন মানব শয়তানরা ছোট ছোট মুনাফিকদেরকে পরিচালনা করে এর দলিল হচ্ছে কোরআনুল কারিমে সুরায় বাকারা চোদ্দ নম্বর আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাদিনা আমানু কালু আমান্না মুনাফিকরা যখন মমিনদের কাছে আসে তখন তারা বলে আমরা তো ইমান এনেছি আমরা মমিন ওয়াইদা খালাও ইলা সায়াতিনহিম আর যখন তারা তাদের শয়তানদের কাছে যায় এই শয়তান কারা এই শয়তান কারা ভালো করে বুঝতে এই শয়তান জিন শয়তান না কারণ জিন শয়তানের কি ইজলাস আছে যেখানে মানুষের দরে দলে গিয়ে দেখা করে এই শয়তান হচ্ছে ওই শয়তান যাদের দিল্লিতে কি আছে ব্যবস্থা আছে যাদের হোয়াইট হাউস আছে যাদের এরকম বড় বড় হাউস আছে যেখানে বসার জায়গা আছে সাক্ষাৎ করা যায় এরকম শয়তানদের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন ওইদা খালাউ ইলা শায়াতিনহিম যখন এরা তাদের শয়তানদের কাছে যায় কলু ইন্না মাকুম তারা বলে আমরা তো তোমাদের সঙ্গী আছি আমরা আমাদের দলের লোক ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা একটু ওদের সাথে গিয়ে মুসলমানদের সাথে গিয়ে উপহাস করি কৌতুক করি তাদেরকে দেখাই যে আমরা তোমাদের সাথে আছি ওদের ভোটের তো প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিনের পর সূরা আরাফের 27 নম্বরে বলছেন ইন্না জালনা শায়াতিন আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন নিশ্চয় আমি শয়তানদেরকে ওই সমস্ত লোকদের অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না যারা মুমিন না মুনাফিক কাফের মুশরিক পীর পূজারি কবর পূজারি মাজার পূজারি এই সমস্ত লোকদের আউলিয়া হচ্ছে কে আল্লাহ বলেছেন সুরা আরাফের ত্রিশ নম্বর আয়াতে সুরা আরাফের সাতাশ নম্বর আয়াতে ত্রিশ নম্বর আল্লাহ বলছেন তারপরে ফারিকান হাদা আল্লাহ তালা একটা গ্রুপকে হেদায়ত দান করেছেন অফারিকান হাক্কা আলাইহিমু দলালা আর এক দলের উপরে পদভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে হাক্কা তাদের জন্য দালালাত এবং গুমরাহি অবধারিত হয়ে গেছে ইন্নাহুম আউলিয়া এরা আল্লাহর পরিবর্তে শয়তানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে এবং তারা দাবি করে তারা মনে করে তারা হেদায়েতের উপর আছে এইটা কারা এইটা নিশ্চয়ই ওই সমস্ত শয়তানদের অনুসারীরা যারা কি করে বিভিন্ন পীরের দরবারে ঘুরে মুরিদ হয়েছে এদের কথা বলা হয়েছে কারণ নাস্তিকরা তো আর এই দলের না তারা তো নিজেদেরকে হেদায়ত প্রাপ্ত মনে করে না হেদায়ত প্রাপ্ত মনে করে এজন্য কোরআনুল করিম আল্লাহ তার আরাকাতে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিলাখসারিনা আমালা হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন আমি কি তোমাদেরকে সবচেয়ে খারাপ যারা আমলের দিক থেকে যারা সবচেয়ে খাসারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই সমস্ত লোকদের সম্পর্কে বলবো কি দুনিয়া যাদের দুনিয়ার জীবনের সমস্ত মেহনত সমস্ত কাজকর্ম বরবাদ হয়ে গেছে অহম অথচ তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে তারা মনে করে খুব ভালো কাজ করছে আজকে যারা এই যে মনে করে আপনার কুসংস্কার গুলো আছে মানুষ মরলে পরে তিন দিনা খতম চল্লিশা খতম পড়ায় তারা মনে করে খুব ভালো কাজ করেছে যারা এরকম ভাবে মৃত্যুবার্ষিকী পালন করে মনে করে খুব ভালো কাজ করছে মানুষ মারা গেলে খতম পড়ায় পয়সা দিয়ে ভালো কাজ করছে আনন্দের খাওয়ায় অথচ এইগুলো যে আল্লাহ রাসুল করেন নাই কোরআনে নাই হাদিসে নাই সাহাবা কারণ করেন নাই এইগুলো যে কোরআনকে বিকৃত করা হচ্ছে কোরআনকে ধ্বংস করা হচ্ছে এটা তারা বুঝে না তারা মনে করে খুব ন্যাক আমল করছে আল্লাহ সুবাহ এরপরে বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুন লাহুম লিয়াকুন লাহুম ইজ্জা আল্লাহ তারা বলছেন তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে আল্লাহ বলছেন কাল্লা সাইয়াক ফুরুনা বে এবাদাতিহিম ওয়াকুনুনা আলাইহিম বিদ্যা আল্লাহ বলছেন না কখনো নয় তারা বরং তাদের এবাদতকে অস্বীকার করবে এরপর আল্লাহ বলছেন আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা সূরা মারিয়মের 81 থেকে 83 পর্যন্ত আয়াত পড়বেন আল্লাহ তারা বলছেন ওরা কি লক্ষ্য করছে না আলাম তারা আপনি কি লক্ষ্য করছেন না আমি কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি আর সাল্লাহ আসেই না আমি শয়তানদেরকে ছেড়ে দিয়েছি আলাল না কাফেরদের উপরে তাউজুহুম আজ্জা শয়তান তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে এরপরে শয়তান কিভাবে কাজ করে আল্লাহ তালা তার কিছু চিত্র তুলে ধরেছেন সুরায় আনফালের আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াইজ জাইয়ান আলহম শৈতান আমালহম শয়তান তার কাজগুলোকে তার বন্ধুদের কাছে সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে যেরকম বদরের যুদ্ধে আবু জাহেলরা চিন্তা করেছিল যে এখন যুদ্ধ না করে আমার ফিরে যাই কারণ উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করা তারা অন্য রাস্তায় চলে গেছে সুতরাং যুদ্ধ করার প্রয়োজন নেই এটাই ছিল আবু জাহেলের সাথে থাকা বেশিরভাগ লোকদের পরামর্শ শয়তান কি করলো শয়তান বলল আল্লাহ বলছেন শয়তান তাদের সামনে তাদের কাজটাকে সুসজ্জিত করে সুশোভিত করলো অকাল এবং বলল নাস আজকে তোমাদেরকে মানুষের মধ্য থেকে কোনো মানুষ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না তোমাদের পরাজয় করতে পারবে না মোক্ষম সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের দিনকে তোমাদের বাপ দাদা দিনকে তিরস্কার করে এই মুহূর্তে সুযোগ এসেছে শ্বাস করে দিয়ে যাও মাত্র তিনশো তেরো নিরস্ত্র তোমাদের অস্ত্র আছে এক হাজার যোদ্ধা তোমরা একেবারে ধ্বংস করে দিয়ে যাও কি সুন্দর সাজিয়ে দিবে আর কি বললো ওয়াইন্নি জারুল্লাকুম আর আমি তোমাদের সঙ্গে আছি ওই পিসাবরা যা আমি তোর সাথে আছি এটা শয়তানের প্রথম কাজ ফালাম্মা তরাতিল ফিয়াতানে এবারে শয়তানের পরামর্শ নিয়ে যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিল এবং দুটো দল যুদ্ধের ময়দানে সামনাসামনি হলো মুখোমুখি হলো আল্লাহ তারা বলছেন নাকাসা আলাকিবাই হে শয়তান তখন পিছু হটলো এবং পিসপা দিয়ে উল্টে পালাতে লাগলো ঘুরে গেলে সব ধরা পড়ে যাবে এই আস্তে আস্তে পিসপা দিয়ে হাঁটতে শুরু করলো বোঝা গেল যারা পীরের দরবার থেকে আর মাজার থেকে বের হওয়ার সময় পিস পা দিয়ে বের হয় তাদের প্রথম লিডারের নাম কি এটা ইবলিসের সুন্নাত কার সুন্নাত না আল্লাহর নবীর দরবার থেকে কোন সাহাবায়ক রাম চলে যাওয়ার সময় পিসপা দিয়ে হেঁটেছেন এর কোন প্রমাণ আছে কোন দলিল আছে কিন্তু পীরদের বইতে লিখেছে পীরের আদব অনেকগুলো আদব লিখেছে আমি মানে একটা লেখছে এই পীরের দরবার থেকে বের হওয়ার সময় পিস পা দিয়ে বের হবে বিভিন্ন মাজার গেলে দেখা যায় বের হওয়ার সময় কি করে পিস পা দিয়ে বের হয় কার সুন্নাত রাসুলের সুন্নাত আর শয়তানের সুন্নাত সুন্নাত মানে তরিকা সুন্নাত মানে কি এটা কার তরিকা এতে পাওয়া গেল সুরায় আনফলের আটচল্লিশ বাদ আছে পালাতে লাগলো পিছপা দিয়ে এরপরে ধরা তারপরে ধরা পড়ে গেছে আবু জাহাল ধরে ফেললো বাবার কি যাও কই কালা ইন্নি বাড়ি উম্মিনকুম আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম প্রথমে বাড়া করলাম কারণ শয়তান জানে এখন বাঁচতে হইলে ওদের দলে থাকলে আর কাজ ফেরেস্তারা মারবে এই জন্য শয়তান শুধু অ্যাক্টিভেট পেয়েছিল শয়তান বলছে ইন্নি আরো আমালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছে বদরের যুদ্ধে আল্লাহ ফেরেস্তা অবতরণ করে দিয়েছিলেন এরপরে শয়তান বলছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সাদিদুল ইকাব আল্লাহ কঠিন শাস্তিদাতা কে ওয়াজ করছে শয়তান ওয়াজ করছে আবু জাহালদেরকে যে আল্লাহ তারা কঠিন শাস্তি না ভাই দিয়ে আবার চললো এবারে শয়তানের কাজই এইটা শয়তানের কাজই হচ্ছে মানুষ শয়তানের কাজ এটা দিন শয়তানের কাজ এটা একটা পরামর্শ দিয়ে আপনাকে বিপদে ফেলে দিয়ে এরপরে সে কেটে পড়বে এই কাজটা কার সুরা আনফালের আটচল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তারা বলছেন সুরায় নাহালের তেষট্টি নম্বর বলছেন আমি আপনার পূর্বেও বিভিন্ন জাতির কাছে বহু জাতির কাছে রাসুল প্রেরণ করেছি কিন্তু শয়তান তাদের জন্য তাদের কর্মকে সুশোভিত করেছে ওই জাতিগুলোর কাছে শয়তান এসে তাদের শয়তানি কাজগুলোকে সুন্দর সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেছে কারণ শয়তানের কাজ মিথ্যা বলতে পারে সাজাইতে পারে আর নবীদের তো মিথ্যা বলার সুযোগ নেই তারা অত সাজাই বলতে পারে না আপনি এখনো দেখবেন আমার দেশের মানুষেরা যারা এই সমস্ত পীরদের কেসা কাহিনী শুনে অভ্যস্ত আপনি যদি তাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করেন তারা শুনবে কারণ তাদের কাছে এগুলো মজা লাগে না তাদের কাছে মজা লাগবে কে আকাশে উড়লো কে পানিতে ভাসলো আমি বলি আকাশে ওরা যদি বুজুর্গি হয় সবচেয়ে বড় বুজুর্গ কি পাখিগুলো পানিতে ভাসলে যদি বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে রাজাহাস ভাইরা আমার এটা মনে রাখবেন এইগুলো শুনে আর কি লাভ দেয় দেখেন না লাভ দেয় না বাদরের মতো ঝুলে কি করে ওদের মাহফিলে গিয়ে দেখবেন সাহাবা একরাম কি বাদরের মতো নেচেছেন সাহাবা একরাম বান্দামি করেন নাই তোমার ফয়েজ আর তোমার বুজুর্গি আল্লাহ রসুলের চেয়ে বেশি হয়ে গেল রাসুলের কোন সাহাবি লাভ দিয়ে গাছে ওঠেন নাই রাসুলের কোন সাহাবি বাদর ঝুলেন নাই আর তোমার বয়ানের মধ্যে বাদর ঝুলে বুঝে গেল এটা রাসুলের শূন্য না এটা শয়তানের শূন্য বান্দরের শূন্য ভাইরা আমার শয়তান সেজন্য সাজিয়ে গুছিয়ে দিয়ে কোরআন বলছে আমি প্রত্যেক জাতির কাছে বহু জাতির কাছে রাসুল প্রেরণ করেছি কিন্তু ওরা করেছে কি রাসুলদের কথা শুনে নাই শয়তান তাদের কাছে তাদের আমলগুলোকে সজ্জিত করে দিয়েছে আল্লাহ বলছেন এখন আজ সেই শয়তানই তাদের অভিভাবক ওয়ালাহম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে মর্মন্তুৎ এবার আল্লাহ তারা বলছেন কোরআনুল কেমিস বাকারার দুইশো আটষট্টি নামাজ বলছেন আশাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিন আলিম আল্লাহ শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেওয়া আদা করে তোমরা গরিব হয়ে যাবে এরকম হকের উপর চললে সুদ না খেলে কেমনে চলবে কারণ শয়তানের কতগুলো প্রকল্প আছে শয়তানের রাজনৈতিক প্রকল্প হচ্ছে গণতন্ত্র শয়তানের রাজনৈতিক প্রকল্পের নাম কি গণতন্ত্র বর্তমানে আগে ছিল সমাজতন্ত্র ওটা শেষ হয়ে গেছে হ্যাঁ গণতন্ত্র আর অর্থনৈতিক প্রকল্প হচ্ছে সুদ আর সামাজিক প্রকল্প হচ্ছে মানবাধিকার সুদের মাধ্যমে ইসলামের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়া চক্রান্ত গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসুলের যে পদ্ধতি ছিল দাওয়াত হিজরাত জেহাদ এটাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় শয়তানের প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে প্রকল্প শয়তান দিচ্ছে তার নাম কি গণতন্ত্র আজকে অনেক মুসলিমরাও নামদারি মুসলমান যারা দিন কায়েমের আবেগ আছে মহব্বত আছে এরাও এর মধ্যে ঢুকে পড়েছে অথচ কোরআনে আল্লাহ তারা প্রতিবাদ করেছেন আল্লাহ তারা বলছেন নবীকে ওয়াইং তোতে আকসারা মানফিল আওদে হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন ইউদিল্লুক আনসাবিল্লাহি তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে এটা আল্লাহ বলেছেন সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করা যাবে না আর শয়তান বলল সংখ্যাগরিষ্ঠ লোকের মাথা গোনো ম্যাথর এরকম ভাবে সুদখোর ঘুষখোর জুয়াচোর যতগুলো আছে এদের মাথাগুলো সংখ্যায় যে ভোট বেশি হবে সে বিজয়ী হবে এই প্রকল্প কার আল্লাহর দেওয়া প্রকল্প হচ্ছে হুম সুরা বাই হুম মোমিনদের কাছে সুরা থাকবে অসাদের হুম ফিলামর আল্লাহ তারা নবীকে হুকুম করেছেন আপনি পরামর্শ করুন পরামর্শ করতে বলেছেন কাদের সঙ্গে অসাদের হুম মোমিনদের মধ্যে যারা জ্ঞানী বিচক্ষণ তাদের সঙ্গে কারণ এই নির্দেশটা ছিল আল্লাহ নবীর প্রতি আল্লাহর নবী কি সবার সাথে পরামর্শ করেছেন না বিশিষ্ট সাহাবিদের সঙ্গে পরামর্শ করেছেন আল্লাহর নবী কোরআনে আয়াত অনুসরণ করেন নাই আল্লাহর নবী কোরআন আয়াত আমল করেন নাই আল্লাহর নবী যেভাবে আয়াতের ব্যাখ্যা করেছেন যেভাবে নিজে আমল করেছেন সাহাবা একরাম যেভাবে আমল করেছেন আবু বকর ওসমানরা যেভাবে আমল করেছেন তারা কি আল্লাহর আয়াত বোঝেন নাই পরামর্শ করেন নাই করেছেন কাদের সঙ্গে বিশিষ্ট সাহাবিদের সঙ্গে যে যেই বিষয়ে পারদর্শী যাকে প্রয়োজন মনে করেছেন নাকি গণভোট দিয়েছিলেন এগুলো শয়তানের প্রকল্প শয়তানের রাজনৈতিক প্রকল্পের নাম কি বললাম গণতন্ত্র অর্থনৈতিক প্রকল্পের নাম কি আর সামাজিক প্রকল্পের নাম কি মানবাধিকার মানে হচ্ছে এই ওদের ভাষায় মানবাধিকার হচ্ছে ইসলামের কথা বললে পরে ওরা যদি কোনো জায়গায় বোমা হামলা করে মানুষকে হত্যা করে ওরা যদি মুসলিমদের জমি দখল করে মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করে এর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অস্ত্র হাতে তুলে নেয় যুদ্ধ ঘোষণা করে সে হলো জঙ্গিবাদী মানব অধিকারের দুশ্মন আর ওরা যে হত্যা করবে এটাই হচ্ছে ওদের অধিকার ওদের ভাষায় মানব অধিকার মানি হচ্ছে ইসলামের যারা সত্যিকার ক্রিম যারা অন্যায়ের প্রতিবাদ করে যারা আজকে ফিলিস্তিনে আজকে কাশ্মীরে আজকে সব জায়গায় যারা মুসলমানদের পক্ষে কথা বলে এরা হলো ওদের ভাষায় কি মানব অধিকারের শত্রু আপনারা জানেন আফগানিস্তানের লোকেরা তালেবানদের বিরোধিতা করত তাদের বন্ধুরা এখন কোরআনকে তারা পিষে ফেলেছে দেখেন না পত্রিকায় কোরআনকে পুড়িয়ে দিয়েছে এখন আফগানের লোকেরা বুঝতে পেরেছে ওদের বন্ধুদের আসল চেহারা আল্লাহ তারা কোরআনে বলেছেন ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম খবরদার কোন ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট হবে না তুমি যত ওদেরকে সন্তুষ্ট করতে চাও ওদেরকে যত বন্ধু ভাবো ওদেরকে যত মহাব্বত করো ওদেরকে যত রকম খুশি করতে চাও আল্লাহ বলছেন ওয়ালান তার বা কখনো তারা খুশি হবে না আনকাল ইহুদ ওয়ালান না সরা এহুদি খ্রিস্টান তোমাদের উপরে খুশি হবে না হাত্তা তাত্তাবে আমি লতাহুম যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে ওদের মানগুত্ব না করবে ওদের মিল্লাত ওদের ধর্মগ্রহণ না করবে পারভেজ মোশারফ পারে নাই হামিদ কারজাইও পড়ছে না যুগে যুগে যারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ওদের পা চাটা গোলামি করেছে এহুদি খ্রিস্টানরা ওদের স্বার্থ ছড়িয়ে গেলে কলার ছোলার মতো ফিরে দিয়েছে ঠিক ভাইরা আমার মনে রাখতে হবে আজকে কোরআনুল করিমকে ওরা আগুনে পুড়িয়ে দিয়ে মুসলমানদের ইমান ইজ্জতবাকে পরীক্ষা করছে আজকে মুসলমানদের বুঝতে হবে যারা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে কোরআনে আগুন লাগাচ্ছে আমার জাতি তাদের বিরুদ্ধে আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে দূরে ঠিক বিদায় করতে হবে ঠিক কিনা আর এই কথাগুলো যারা বলবে তারা ওদের ভাষায় হয়ে যায় জঙ্গিবাদ আমাদের মনে রাখতে হবে আমরা ভয় করবো কাকে কোরআনকে আগুনে পুড়িয়ে দেওয়ার কি মানে ছিল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করা ওরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করে পত্রিকায় দিয়েছে দেখে মুসলমান তারপরেও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করছে না ওরা এর আগে মুসলমানদেরকে হত্যা করে পেশাব করে দিয়েছে তাতেও মুসলমানদের কোনো প্রতিক্রিয়া নাই আর আমাদের দেশে কিছু লোক আছে মুসলমানদের মধ্যে ভাউয়া এবং যেরকম কয়েকদিন লাফায় এইরকম কয়েকদিন প্রতিবাদ করে মিছিল মিটিং করে পত্রিকার ছবি আসে এরপরে ব্যাঙ্গের মতো গিয়ে কোথায় পালায় খুঁজে রেখে কিনা আমার ভাইয়েরা বুঝতে হবে মুসলমানদের এইরকম প্রতিবাদ করার সুযোগ নেই মুসলিম জাতি প্রতিবাদ করবে যেভাবে রাসুল সাল্লাম প্রতিবাদ করেছেন যুগে যুগে কুফফাদের বিরুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাম লড়াই করেছেন ঠিক কিনা সাহাবাগ্রাম যুদ্ধ করেছেন একজন ওসমানকে যখন বন্দি করা হলো আপনারা জানেন তার জন্য আল্লাহ বয়াত নিয়েছিলেন আজকে সে বয়াত কোথায় গেছে সে বয়াত চিন্তাই করে পিসাবরা নিয়ে গেছে যাই হোক বলতেছিলাম শয়তান এরকম ভাবে ওয়াদা করে ইয়াদিকুল ফকরা দারিদ্রতার ভয় দেখায় ওয়ামুরুকুম বিল ফাহশা এবং অশ্লীল কাজের ভয় দেখায় যে অশ্লীল কাজ আদেশ করে ওয়ামুরুকুম বিল ফাহশা অশ্লীল কাজের আদেশ করে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর ক্ষমার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে সূরা বাকারা 268 নম্বর আয়াত এরপরে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আরো অনেকগুলো আলাদা করেছেন শয়তানের অলিদের সম্পর্কে আবার আল্লাহ তারা বলছেন আমাই একুনি শৈতানুলাহু করিনান ফাসা করিনা সুরায় নেসার আটত্রিশ নম্বর তারা বলছেন আর শয়তান যার সঙ্গী হয় শয়তান যার বন্ধু হয় তার সঙ্গী কতই না নিকৃষ্ট কতই না খারাপ আল্লাহ তারা সুরায় নেসার একশো উনিশ নম্বর বলছেন আমাইয়াত তাকে যে বলে শৈতান আলিয়ান মিন্দুনিল্লাহি যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক বানায় শয়তান বলতে এই দুনিয়ার অভিভাবকদেরকে বলা হচ্ছে যারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে এরকম নেতাদেরকে যারা শয়তান এই শয়তানগুলোকে যারা অভিভাবক বানায় আল্লাহ বলছেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা তারা স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হলো এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদেরকে এবার হুকুম করছেন খবরদার তোমরা শয়তানের প্রকল্প অনুসরণ করো না সুরায় বাকারা দুশো আট নম্বর তালা বলছেন ইয়াজুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ খবরদার উদুখুল ফিসিলমে কাফাতান তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো অর্ধেক মুসলিম আর অর্ধেক খ্রিস্টানদের এগুলো তোমরা করবে না বরং তোমরা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমি এটা বলি এরকম আপনার বাড়িতে একজন মেহমান আসলো অর্ধেকটা ঢুকলো দরজায় অর্ধেকটা বাইরে দরজার বাইরে আপনি কি বলবেন যে বেহুদা হয়তো পুরা ঢুকবেই নাহলে পুরা বের হয়ে যা একজন মেহমান যেমন আপনার ঘরে প্রবেশ করতে গিয়ে অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেকটা বাইরে এটা বরদাস্ত করেন না আল্লাহ সুবহান হুয়া তাআলাও তার দিনের মধ্যে অর্ধেক প্রবেশ করবেন অর্ধেক করবেন না মাস্তিদে আসতে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়বেন রমজান মাসে কোরআনের খতম তারা করা হবে অথচ ওই কোরআনের হুকুম আদালতে চলবে না ব্যাংকে চলবে না আল্লাহ বোধে সুদ হারাম রমজানের তেলাওয়াত করা হল সাহ পয়সাও দিল অথচ ব্যাংকে গেলে পরে সুদ খাচ্ছে এরকম ভাবে আল্লাহ তালা কোরআনে বলেন চোরে হাত কাটো আদালতে বলেন যে না চোরে হাত কাটা চলবে না অনুগ্রহ কিন্তু নামাজ পড়ে এই বিচারকরা নামাজ পড়ে উকিলরাও নামাজ পড়ে এদের কাছে যারা বিচার নিয়ে যায় তারাও কি করে রমজান মাসে পরে মাঝে মধ্যে ঈদের সময় আসে কোরবানির সময় আসে এই জন্য আল্লাহ তারা বলছেন ওদখুলু ফিসসিলমে কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্কু শয়তানের প্রকল্প অনুসরণ করো না ইন্না হুলাকুম আদব্য মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এরপরে আল্লাহ তারা সুরে আরাফের সাতাশ মাদে বলছেন ইয়া বনি আদম লা ইয়াফতানান্নাকুম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু হে বনি আদম তোমাদেরকে শয়তান যেন বিভ্রান্ত করতে না পারে কামা আখরাজ আবাইকুম মিনাল জান্নাতে যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল শয়তান সেখানে মিথ্যা কথা বলেছিল আদম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই হাওয়া বুঝতে পারেন না যে মানুষ মিথ্যা কথা বলতে পারে কারণ কেউ মিথ্যা বলতে পারে এভাবে মিথ্যা বলে শয়তান ধোকা দিয়েছিল এখনকার যারা শয়তান তারাও তোমাদেরকে মিথ্যা বলে ধোকা দিবে কাজে খবরদার তোমরা শয়তানদের খপ্পরে পড়ো না এরপরে আল্লাহ তারা বলছেন শয়তান কোরআনের ভুল ধরে কোরআন নিয়ে সমালোচনা করে আল্লাহ বলছে আয়াতেনা যখন তুমি তাদেরকে দেখবে যারা আমার আয়াত সময়ের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে আনহুম তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও সেখানে উঠে চলে যাও সুরায় আনামের আটষট্টি নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা সুরায় ইয়াসিনের সাইট এবং বাসেতে মায়াত বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি এ অঙ্গীকার তোমাদেরকে নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের ইবাদত তোমরা কেউ করি না হ্যাঁ শয়তানের ইবাদত করা হয় শয়তান যেই কাজ করতে বলে অথবা যেই কাজ করলে খুশি হয় এই কাজগুলো করার নামে হচ্ছে শয়তানের এবাদত করা এই জন্য খেয়াল রাখতে হবে শয়তানরা খুশি হয় গণতন্ত্র করলে শয়তানরা খুশি হয় পর্দার বিরুদ্ধে কথা বললে শয়তানরা খুশি হয় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে এই সমস্ত কাজ যারা করবে তারাই কি শয়তানরা খুশি হয় বড় বড় সেমিনার করো ধর্মীয় সম্মেলন করো টাকা দেবো পয়সা দেবো যদি তোমরা আসমানের উপরের কথা বলতে পারো জমিনের নিচের কথা শয়তানরা খুশি হয় মাজারে বড় বড় ওরস করো মাজারের নামে মাহফিল করো শয়তানের কোনো অসুবিধা আছে শয়তানরা খুশি হয় বিশাল বিশাল লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করে আখিরি মনাজাত দাও অসুবিধা আছে কিছু দেখেন না আখিরি মনাজাত আগে হয়তো কয়টা একটা এখন কয়টা হয় দুইটা কারণ হচ্ছে এই এত দলে দলে লোক আসে যাদেরকে এখন আর স্থান দেওয়া সম্ভব হচ্ছে না এটাই প্রমাণ করে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম যে দিন নিয়ে আগমন করেছিলেন যেই দিনের দাওয়াত দিয়েছিলেন তাবলিক জামাতের দাওয়াত আখিরি মোনাজাত আল্লাহর নবীর সেই দিনের দাওয়াত না এটা পরিষ্কার কারণ আল্লাহর নবীর দিনের দাওয়াত লাইল্লাহ দাওয়াত আসলে তাহলে সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর গণতান্ত্রিক সমাজ রাস্তিক মোরতাদ এরা কি আখেরি মানত অংশগ্রহণ করতো র্যাব দিয়ে সাহায্য করতো এখানে পুলিশ দিয়ে পিটে যেত ভাগাই দিত ঠিক কিনা আল্লাহর নবীকে বরদাস্ত করতে পারে না সাহাবাকানকে বরদাস্ত করতে পারেন নাই যাই হোক এরকম ভাবে আল্লাহ তারা এবার সুরায় ফাতের এর ছয় নাম্বার বলছেন ইন্না শাইতান লাকুম আদুব্বুন ফাত্তাখিযু আদুব্বান নিশ্চয় শয়তান তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু বলেই গ্রহণ করো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর আল্লাহ তাআলা বলছেন শয়তান তার হেজকে তার দলকে ডাকে যাতে করে আসহাবুল সাইর জাহান্নামী হয় সেজন্য এই জন্য শয়তানের যে কাজগুলো আছে শয়তানের কাজ হচ্ছে মদ জুয়া মূর্তি লটারি এগুলো লিপ্ত হওয়া শয়তানের কাজ আলাদা বলছেন সুরায় মায়দার নব্বই থেকে একানব্বই নাম আলাদা বলছেন আমানু হে ইমানদারগণ ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন সেই তন নিশ্চয় মদ জুয়া মূর্তি বেদি এবং ভাগ্য নির্ধারক তীর এই সবগুলো রিজসুন মিন সেই তন এগুলো নাপাক এবং শয়তানের কাজ কার কাজ এগুলো মূর্তি তৈরি করা কার কাজ এরকম মদ কার কাজ মদ খাওয়া তৈরি করা মদ এরকম জুয়া কার কাজ এইগুলো শয়তানের কাজ আজলাম এটা আমার কথা না সুরায় মায়দার নব্বই নম্বর আয়াত মিন আমাল শৈতান এগুলো শয়তানের কাজ ফাজতানি বুহু অতএব তোমরা এগুলোর থেকে ইস্তেনাব করো সম্পূর্ণ দূরে থাকো ইস্তেনাব মানে হচ্ছে নিরাপদ দূরে থাকা ওদের ট্রাকের পিছনে লেখা থাকে দুইশো হাত দূরে থাকুন এরকম ভাবে শয়তানের থেকে আল্লাহ বলছেন একেবারে নিরাপদ দূরে থাকার জন্য এগুলো শয়তানের কাজ তুফলি হন এরপর আল্লাহ বলছেন ইন্নামা ওয়াল নিশ্চয় শয়তান চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পরে ঘৃণা এবং শত্রুতা তৈরি করতে এবং তোমাদেরকে আল্লাহর দিকির থেকে বিরত রাখার জন্য ওয়ানিস সালাতে এবং সালাত আজাব থেকে বিরত রাখার জন্য ফাহাল আংতুম মুনতাহুন তোমরা কি বিরত থাকবে সাহাবা কেরাম যখন এই আয়াত শুনে বলেন ইন্তাহাই না ইয়া রব্বানা আমরা বিরত রইলাম বিরত হলাম সঙ্গে সঙ্গে তার তবা করেছেন শয়তানের কাজ হচ্ছে ধোকা দেওয়া কোরআনুল করিমের সুরা তহর একশো বিশ নম্বর আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান শয়তান আদমকে ধোকা দিল কি বলে কালা ইয়া আদম হে আদম হাল আদুল্লুক আলা সাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা তুমি তোমাকে আমি বলবো এমন একটা গাছ সম্পর্কে যে গাছ ঠেলে পড়ে তুমি চিরস্থায়ী থাকতে পারবে এবং তোমার স্থায়ী রাজত্ব যা কখনো পুরাতন হবে না এটা পেয়ে যাবে এটা মিথ্যা ধোকা দিয়েছে সে সোরায় তোহার একশো বিশ নম্বর আয়াত কাজী বোঝা গেল শয়তানরা এরকম মিথ্যা কথা বলে ধোকা দেয় আমরা নিজেরা এটা করবো না এবং যারা মিথ্যা ধোকা দেয় তাদের খপ্পরে পড়া যাবে না এরপরে মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করা এটা শয়তানের কাজ কোরআনুল কারিম বনে ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন ইন্না শাইতানা ইয়ানযাকু বাইনাহুম নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে দেয় কাল ইন্না শৈতানা কান আলিল ইনসান আদুব্বা মুবিনা নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এরকম ভাবে শয়তানের কাজ হচ্ছে মানুষ মুসলিমদের বিরুদ্ধে মুমিনদের বিরুদ্ধে অপপ্রচার করা কোরআনুল কারিমের সূরা নূরের 19 নম্বর তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা মুমিনদের ব্যাপারে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মমিনরা বিপদে পড়ুক অশ্লীলতা তাদের বিরুদ্ধে বদনাম করে এরকম লোকদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহ আজাব আলী মনফিদ দুনিয়া বলা আখেরা ওদের জন্য দুনিয়া এবং আখের উভয় জগতে কষ্টদায়ক শাস্তি রয়েছে এবারে শয়তান আর একটা কাজ হচ্ছে মিথ্যা কসম খাওয়া কোরআনুল কারীম সূরা বাকারা 204 নম্বর আয়াতে বলা আছে আমিনান নাস মান কওলু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াশহাদুল্লাহ ওয়া ইয়াশহাদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আব্দুল খিসাম এমনি ভাবে শয়তানের কাজ হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফেল করা কোরআনুল করিম বলছে ইস্তাহওয়াজা আলাইহিম শাইতানু ফাংসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন সূরা আল মুজাদালা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন শয়তান এদের উপরে চেপে বসেছে ইস্তাহওয়াজা আলাইহিম শাইতান ফাংসাহুম যিকরাল্লাহ অতএব তাদেরকে আল্লাহর জিকিরকে ভুলিয়ে দিয়েছে আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন জেনে রাখো শয়তানের দল ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন শয়তানের ধোকায় পড়ে যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে তাদের জন্য আল্লাহ একটা শয়তান নিয়োগ করে দিবেন কোরআনুল কারিমের সুরায় জুখরুফের ছত্রিশ নম্বর আল্লাহ বলছেন অমাই আশু আন রহমানে নুকাইদ লাহু শয়তানান ফাহুয়া লাহু করিন আর যে ব্যক্তি পরম করুণাময় আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে গাফেল থাকে আল্লাহ বলছে নুকাইদ লাহু শয়তানান আমি তার জন্য একটা শয়তানকে নিয়োগ করে দিই তার জন্য শয়তানকে নিয়োগ করে দেয় ফাহু আলাহু করিন এই শয়তান তার স্থায়ী সঙ্গী হয়ে যায় ওয়াইন্নাহুম লাইয়াসুদ্দুন আনিস সাবিল এবং এরা আল্লাহর রাস্তা থেকে ওদেরকে বিরত রাখে ইয়াহতাবুন আন্নাহ এবং তারা মনে করে যে এরা হেদায়ত প্রাপ্ত আছে এরপরে আল্লাহ তালা শয়তানদের মুরিদদেরকে কাজটি তাও বলেছেন শয়তানের যারা অনুসারী এতক্ষণ শয়তানের তা আলোচনা হলো এবারে শয়তানের মুরিদ যারা তাদের কাজগুলো কি আল্লাহ তারা বলছেন সুরায় হজের তিন নম্বর চার নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিনান নাসি কুল্লা মারিদ মুরিদ পাওয়া গেছে মারিদ আল্লাহ বলছেন মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে না জেনে না জেনে তর্ক করে হ্যাঁ আল্লাহ তারা কি ফিরা কি কম বুঝে আপনি যত কোরআন এবং হাদিসের দলিল পেশ করেন তারা একটাই বলবে বা দাদার যুগ থেকে করে আসলাম এত লক্ষ লক্ষ মানুষ করে আমাদের পিসাবরা কম বুঝে এদের কাছে কোনো কোরআন এবং হাদিসের কোনো এলেম নাই এলেম আছে কার পীরদের তরিকা কয়টা তা মুখস্থ আছে কয় লতিফার দিকির তা মুখস্থ আছে লতিফার কালার কিতাব মুখস্থ আছে লতিফার আবার কালার আছে এগুলো সব মুখস্থ আছে কিন্তু যদি ওদেরকে জিজ্ঞেস করেন কোরআন পড়তে পারো কোরআন পড়তে পারি না কোরআনের হেদের মানে কি ইসলামের মূল ভিত্তি হেদের অর্থ কি রোকন রোকনগুলো কি শর্ত শর্তগুলো কি আল্লাহ তালার গুণবাচক নামগুলো কি সেই নামের অর্থগুলো কি এগুলো তাদের খবর আছে এই জন্য আল্লাহ তারা বলছেন এদের কাজই হচ্ছে অমিনান্নাস মাইয়ু যা ফিল্লাহি মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা না জেনে আন্দাজে তর্ক বিতর্ক করে এবং বিদ্রোহী শয়তানের তারা আনুগত্য করে শয়তানের মুড়ি এরপর আল্লাহ বলছেন কুতিবা আলাইহি আন্নাহমাং তাওয়াল্লাহু আল্লাহ তারা লিখে রেখেছেন যারা শয়তানকে মোতাবাল্লি বানাবে অভিভাবক বানাবে শয়তান তাদেরকে বিভ্রান্ত করবে এবং তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিয়ে নিয়ে যাবে এরকম ভাবে কোরআনুল কারিমের সুরে হজের আত্মা আল্লাহ বলছেন অমিনান্না আছে বা ইউজাদির ফিল্লাহ এলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবি মুনির মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম যারা বিতর্ক করে অথচ বেকার এলমিন তাদের না আছে কোনো এলেম ওয়ালা হুদা হেদায়ত নাই অলা কিতাবি মুনির এবং তাদের কোনো দীপ্তিমান কিতাবও নাই আলোক উজ্জ্বল কিতাব যে কিতাব আলো দেয় এরকম কোনো কেতাবও নাই তাদের কাছে কেতাব আছে ভেদে মারেফাত কেতাব আছে আশেক মাসুক কেতাব আছে মাওয়াজ মুক্তমুখ এই সব কিতাব দিয়ে তারা দলিল পেশ করে এরপরে আল্লাহ তারা বলছেন শয়তান থেকে বাঁচার উপায় কি শয়তান থেকে বাঁচা ও এরপরে আরেকটা আছে এরকম জাহেল যদি কারো সঙ্গে তর্কে লিপ্ত হয় দলিল নাই আমাদের অনেক ভাইরা কথা খুব ভালো করে বুঝে রাখবেন অনেকে আমার কাছে আসেন যে এরকম তারা বলে এইটা বলে ওইটা বলে কোরআনে আল্লাহ তারা আপনি এদের সঙ্গে তর্ক যান কি জন্য সুরায় ফোরকানের তেষট্টি নাম্বার আল্লাহ বলছেন মমিনদের বৈশিষ্ট্য ভালো করে শুনুন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালামান বিদায় সালামান বিদায় এদের সঙ্গে তর্কে দরকার নাই আপনি ওই সমস্ত লোকদেরকে দাওয়াত দেন যেই লোকগুলো এখনো কোনো পীরের মুড়িদ হয় নাই কোনো মাজারের দরবার ঢুকে নাই খালি উদ্বেন আছে মাথাটা খালি আছে আর যারা পীরের দরবার ঝুঁকে গেছে এবং এনে তর্ক করে আল্লাহ বলছেন তুমি ওদের সাথে তর্কে লিপ্ত হয়েও না ওরা যখন তোমার সাথে তর্কে লিপ্ত হয় তুমি ওদেরকে সালাম দিয়ে কেটে পড়ে দাও এবারে শয়তান থেকে বাঁচার উপায় কয়েকটা বলে আমি শেষ করছি আল্লাহ তারা বলছেন সুরায় নাহালের আস্তান আসমপুরে আল্লাহ বলছেন ফাইদা করা আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যখন তুমি কোরআন পড়তে যাবে শয়তান তো কোরআন পড়তে দিবে না কোরআন তুমি বুঝবা না আমাদের শাসন এরকম আপনি দেখবেন না বলে আরে কোরআন পড়া যাবে না হাদিস পড়া যাবে না এগুলো আমরা বুঝবো নাকি কোরআন থেকে দূরে রাখবে কে শয়তানে এই শয়তানগুলো মানুষ শয়তান এই শয়তানগুলো পীর নামধারী এরকম বিভিন্ন রকমের পীরের মুড়ি এই শয়তানগুলো সম্পর্কে আপনি যখনই কোরআন পড়তে বসবেন আগে ওই শয়তানদের থেকে আল্লাহ পানা চান আল্লাহ বলছেন ফাইদা করাতাল কোরআনা যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কার কাছে দেবো এরপরে কোরআনুল কারিমে সুরে আরাফের দুইশো নম্বর আল্লাহ বলছেন তোমার জীবনের কোন ক্ষেত্রে কোরআন পড়তে গিয়ে হোক কোরআন পড়ার মাঝে হোক সালাতের মধ্যে হোক অথবা জীবনের কোন ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে যদি তোমাকে প্ররোচনা দেওয়া হয় নাজগুন মানে খোঁচা দেয় মনের মধ্যে খোঁচা দেয় ধোকা দেয় অস্ত্র ধোকা দেয় আল্লাহ বলছেন ফাস্তাইজ বিল্লাহ তুমি আল্লাহর কাছে পানা চাও আশ্রয় চাও কার কাছে আল্লাহকে আশ্রয় চাও ইন্নাহু সামিউন আলিম নিশ্চয় আল্লাহ তালা শ্রোতা এবং আল্লাহ তালা মহা সর্বজ্ঞাতা এটা একটা অস্ত্র তাহলে আউজুবিল্লা বলা আমরা যখনই সময় মনে ভিতরে শয়তানে ধোকা আসবে সঙ্গে সঙ্গে কি বলবো আউজবিল্লাহ শৈতানুর রাজিম আমি বিতাড়িত মরদুত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটা আমরা বলবো এটা একটা অস্ত্র দুই নম্বর অস্ত্র হচ্ছে কোরআনুল করিম আল্লাহ তালা সুরা আরাফের দুশো এক নম্বর বলছেন ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে যারা মুত্তাকিন যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে এরা মাসলাহম তয়ফ মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা যদি তাদের মধ্যে ঢুকে পড়ে তাজাক্কারু তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করে আল্লাহ স্মরণ করে কাকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে তাজাক্কারু ফাইদা হুম সেরুন এর মধ্যে দেখবে সে শয়তান তার তার দৃষ্টি খুলে যাবে শয়তান তার দূরে চলে যাবে হকের পক্ষে চলে আসবে এরকম আয়াতুল কুরসি একটা অস্ত্র সকালে একবার আয়াতুল কুরসি পড়া বিকেলে একবার আয়াতুল কুরসি পড়া এটা পড়লে সারা দিন রাতে শয়তান তার কাছে দেখতে পারে না একটা হাদিস আছে লম্বা হাদিস এখন বলার সুযোগ হবে না এরকম ভাবে আয়াতুল কুসি সকাল সন্ধ্যায় পাঠ করা এমনি ভাবে কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন এইভাবে যদি তোমরা শয়তানের বিরুদ্ধে এই অস্ত্রগুলো তোমরা এই করতে পারো অনুসরণ করতে পারো তাহলে ইনশাআল্লাহ শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ তারা বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি কোরআনুল কারিম সূরা নেসার 76 নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ নিশ্চয় যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে এরপর আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শৈতান তোমরা শয়তানের অলিদের বিরুদ্ধে শয়তানের মুরব্বীদের বিরুদ্ধে বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো এরপর আল্লাহ বলছেন ইন্না কাইদা শৈতান কানা দাঈফা নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই শয়তানের চক্রান্ত দুর্বল আর অনেক সময় শয়তানরা মানুষের থেকে বুদ্ধি শিখে আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লাহামকে নিয়ে যখন মক্কায় চক্রান্ত হচ্ছিল দারুণ দোয়ায় তখন শয়তানের বুদ্ধি বড় ছিল না আবু জাহেদের বুদ্ধি বড় ছিল আবু জাহেদের বুদ্ধি বড় ছিল আবু জাহের বুদ্ধি দিয়েছিল যে একে যদি আমরা অন্য জায়গায় পাঠাই তাহলে ওখানে গিয়ে কাজ করবে আবার যদি আমরা বন্দি করি বনু হাসেম বনু মোত্তালে ছাড়িয়ে নেবে তার চেয়ে এক কাজ করি আমরা একে কতল করে দিই আর কতল করবো কেমনে কতল করবে একজনে না প্রত্যেক পরিবারের এক একজন যুবক একসাথে হামলা করে মারবে তাহলে এতগুলো লোকের থেকে ওরা যুদ্ধ করে মৃত্যুর বিন্দা মৃত্যু তারা আর চাবে না তখন মুক্তিপণ দিয়ে আমরা বেঁচে যাব এই বুদ্ধি দিয়েছিল কারা তাহলে এখানে শয়তানের বুদ্ধির চেয়েও মানুষ শয়তানের বুদ্ধি কি ছিল বড় ছিল মারাত্মক ছিল এই জন্য শয়তান অনেক সময় মানুষের থেকে কূটকৌশল শিখে কোরআন শরীফে শয়তানের চক্রান্ত সম্পর্কে এখানে বললেন ইন্না কাইদা শৈতান দায়ী কানা দায়ীফা শয়তানের চক্রান্ত দুর্বল আর কোরআনের সুরা ইউসুফের এক জায়গায় আছে মেয়ে লোকদের সম্পর্কে ওই যে মহিলা যে ইউসুফকে ধোকা দিয়েছিল তার সম্পর্কে আজিজ মেসের বলেছে ইন্না দেখুন না আজিম তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ মারাত্মক তাহলে বুঝে গেল শয়তানের চক্রান্ত বড় না মেয়ে লোকদের চক্রান্ত বড় এই জন্য বুঝে গেছে কোন জাতির নেতৃত্বে মহিলা থাকতে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বুখারের হাদিস ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না সফলতা আমতে পারবে না যারা তাদের নেতৃত্ব কর্তৃত্ব অভিভাবকত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে কারণ এই মহিলাগুলো শয়তানের চেয়েও চক্রান্ত ঠিক কিনা আমি সব মহিলাকে বলছি না যে মহিলারা আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নেয় যে মহিলারা দুর্গা দেবী গজে চড়ে আসলে বলে এই দেশে ফসল বেশি হয় এই যদি বিশ্বাস করে যারা মূর্তি তৈরি করে মূর্তি পূজা করে এই জাতীয় মহিলাগুলো কি আরে কি শয়তান শয়তান সম্পর্কে আল্লাহ বললেন ইন্না কাইদার সাইতে অনেক আনা দাইফা শয়তানের চক্রান্ত দুর্বল আর এদের চক্রান্ত কি বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ মারাত্মক এই জন্য মনে রাখতে হবে শয়তান যদি দূরে থাকতে হবে আল্লাহ আজকে আমি আলোচনা করলাম আল্লাহ তালা মোমিনদের বিরুদ্ধে আর মোমিনদেরকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করবেন সেইখানে আল্লাহ তালা কিভাবে সাহায্য একজন বলছেন আল্লাহ ওদের চক্র দুর্বল এরপরে আল্লাহ তালা বলছেন কি সুন্দর কথা তোমরা এই শয়তানদেরকে ভালোবাসো কিন্তু ওরা তো ওদের ভালোবাসে না আল্লাহ তারা বলছেন ইয়াজুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ লা তাত্তাখিজু বেতানাতাম মিন দুনিকুম তোমরা তোমাদের একনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু ওদেরকে বানাইও না না লায়ালুনাকুম খাবালা তারা তোমাদের কোনো ক্ষতি অনিষ্টতা করতে তারা কি করে না তোমাদের সর্বনাশ অর্থ তারা কোন রকম ত্রুটি করে না কার্পণ্য করে না অদ্দুমা আনিত্তুম তারা সবসময় চায় তোমাদের কষ্ট বিপদে পড়ো অদবাদাতিল বাগদামিনা ফোয়াহিহিম আল্লাহ বলছেন তাদের মুখের থেকে তোমাদের বিরুদ্ধে বিদ্বেষ ঘৃণা বের হয়ে গেছে অমা তুখফি সুদূর হুম আকবর আর তাদের অন্তরে তোমাদের বিরুদ্ধে যে ঘৃণা এবং ক্ষোভ আছে তা আরো মারাত্মক আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য আয়াতগুলোকে নিদর্শনগুলো স্পষ্ট বয়ন করেছি যদি তোমরা বুঝো সুরা আল ইমরানের একশো একাশি আঠারো নম্বর আয়াত একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওদের মুখ থেকে বের হয়ে গেছে বুশ যেদিন হামলা শুরু করলো তার মুখ থেকে বের হয়ে গেছে ক্রুশের ক্রুশের ক্রুশের কয়বার বলছে সে তিনবার বলেছে বুশ কি জানে না ক্রুশের মানে কি না সে ভুলে বলেছে ইচ্ছা করি বলেছে খ্রিস্টানদের খুশি করার জন্য এহুদিদের খুশি করার জন্য যে তোমরা ইরাকে যাচ্ছ আফগানিস্তান লড়াই করছো এইটা কোনো সাধারণ যুদ্ধ না তোমাদের ধর্মযুদ্ধ বুশ এই বলে তার সৈনিকদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছে ঠিক কিনা তাদের হিসাব মতে তাদের হিসাব মতে তাদের ধর্ম মতে বুশ তাদেরকে উদ্বুদ্ধ করছে জেহাদ করার জন্য আর মুসলমানরা বোকা হয়ে বসে আছে যে না আমাদের বন্ধু আল্লাহ এবার বলছেন যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা যেরকম ভাবে পানির ভিতরে বড় বড় বিশাল পাহাড় পর্বত থাকে এটা তোমরা দেখতে পাচ্ছ সেই পাহাড়ের উঁচু অংশ মাত্র আর ভিতরে ডুবন্ত অংশ মারাত্মক এটা আল্লাহ বলছেন তাদের মুখের থেকে তোমাদের বিরুদ্ধে ঘৃণা বের হয়ে গেছে অমা তুফি সুদূর আকবর আর তারা যা গোপন করছে তা আরো মারাত্মক সুরা আল একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যে তোমরা যা দেখতে পাচ্ছ এটা ডুবন্ত পাহাড়ের একটু মাথা মাত্র আর যেটা এখনো ডুবি আছে যে আরো ভয়াবহ মারাত্মক এরপর আল্লাহ তারা বলছেন হা তুম উলাই তো হোম শুনে রেখো তোমরা তো ওদেরকে মহাব্বত করো ওদের মেয়েদের দিকে তাকাও আই লাভ ইউ বলো ওদের দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাও ওদের দূতাবাসের সামনে রাত বা দাঁড়িয়ে থাকো ওদের লেবাস পোশাক অনুসরণ করো ওদের তারিখগুলো তোমরা মেনে নাও হা উলায়ান তুম তো হেব্বু তোমরা ওদেরকে ভালোবাসো ওলা ইউ হেব্বু নাকুম ওরা তোমাদেরকে ভালোবাসে না অত মিনুনা বিল কিতাবে কুল্লিহি তোমরা তো সব কিতাবকে বিশ্বাস করো ওয়াইরা লাকুকুম আমান্না এই লোকগুলো যখন তোমাদের সঙ্গে মিশে তখন তোমাদেরকে ভালো বলে তোমাদের বলে বলে ইমান এনেছি ওয়াইরা আদ্দু আলাইকুম আনা গাইবে আর যখন তোমাদের থেকে আলাদা হয়ে যায় তখন রাগে ক্ষোভে তারা আঙ্গুল কামড়াতে থাকে আঙ্গুল কাটতে থাকে আল্লাহ বলছেন তোমাদের উপর রাগ করে তারা আঙ্গুল কামড়ায় আল্লাহ তারা বলছেন কুল মুতু বেগাইদিকুম ইন্নাল্লাহ আলিমুম সুর বলো তোমরা তোমাদের রাগ নিয়ে মরো নিশ্চয় আল্লাহ তারা তোমাদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত এরপরে আল্লাহ তারা বলছেন এবারে মোমিনরা তোমরা এদের থেকে দূরে থাকো ওদের যত অস্ত্র থাকুক ওদের যত ভারী চক্রান থাকুক শয়তানদের যত শক্তি থাকুক না কেন আল্লাহ বলছেন ওরা চক্রান্ত করছে অকাদ মাকারু মাকরাহুম ওরা ওদের চক্রান্ত ষড়যন্ত্র করছে ওয়াইন্নাল্লাহি মাকরুহুম তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহর এলেমে রয়েছে ওয়াইন কানা মাকরুহুম লিতাজুল আমিনুল জিবাল তাদের চক্রান্ত যদি এত ভয়াবহ হয় এত মারাত্মক হয় যে তারা পাহাড়কে উড়িয়ে দিবে তারপরেও তোমরা মনে রেখো আল্লাহ তারা তোমাদের সঙ্গে আছেন সাহায্য করার জন্য কে আছে আছেন মমিনদের সাহায্য করবেন কে শয়তানদের বিরুদ্ধে সাহায্য করবেন কে আজকের আলোচ্য বিষয় ছিল শয়তানদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে এটা আল্লাহর ওয়াদা এইটাই আল্লাহ তালা শেষে আবার বলছেন সুরায়ে ইব্রাহিমের ছেচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলাহু জেনে রাখো আল্লাহ তালা তার রাসুলদের সঙ্গে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আল্লাহ তালা খিলাফ করবেন না ইন্নাল্লাহ আজি ইন্তেকাম নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী কে নেবেন প্রতিশোধ আল্লাহ তোমাদের ওয়াদা করেছেন আল্লাহ শয়তানদের বিরুদ্ধে আমাদের সাহায্য করবেন আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন ওদের চক্রান্ত ওদের শক্তি যে পাহাড় সমতুল্য হয় এমনকি পাহাড়কে তলিয়ে দিবে সেই পর্যায়ে হয় আল্লাহ তারা তারপরে তোমাদের বিজয় দান করেন বিজয় দান করবেন কে সুতরাং মনে রাখতে হবে ভারতের পনেরো লক্ষ সৈনিক আছে অস্ত্র আছে পরমাণু অস্ত্র আছে আমেরিকা বিমান বহর আছে পরমাণু অস্ত্র আছে ইসরায়েলের মুক্তমুখ আছে জেনে রাখতে হবে আল্লাহ তারা বলছেন আল্লাহ আন্নাল্লাহ মাওলাল্লাদিন আমানু মমিনদের মাওলা আছে এদের আলোচনা আজকে হয়ে গেছে ওরা শয়তান যারা শয়তানের মুরিদদেরকে ভয় দেখায় ঠিক কিনা যারা আমাদেরকে ভয় দেখায় আমাদের অস্ত্র নাই আমাদের জনশক্তি নাই আমাদের গুলি নাই আমি বলি আমাদের কিছুই নাই আমাদের আল্লাহ আছেন কে আছেন আল্লাহ আছেন সাহায্য করা মালিক কে ওদের অস্ত্র আছে ওদের বোমা আছে আমাদের ঝাড়ে বাস আছে কি আছে বাস নিয়ে মোকাবেলা করে তাহলে আল্লাহ সাহায্য করবেন কে সাহায্য করবেন আল্লাহ তারা সাহায্য করবেন আজকে যারা বলে যে এই যুগে কাফেরদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করে আমাদের কি শক্তি আছে আমি জিজ্ঞেস করতে চাই দাজ্জাল যখন আসবে দাজ্জালের সময় বর্তমান এহুদি খ্রিস্টানদের শক্তি যত বেশি দাজ্জালের কি এর চেয়ে কম হবে বেশি হবে এর চেয়ে অনেক বেশি হবে আজকে যারা বলে এই কাফেরদের সঙ্গে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি নাই সাহস নাই অস্ত্র নাই তারা দাঁত জালের বিরুদ্ধে লড়াই করতে পারবে তারা দাঁত জালকে ভয় করবে দলে দলে দাঁত জালে মরিদ হবে আর আজকে যারা কোন কাফের চোখ চক্রান্দারিকে ভয় করে না ওদের বিমান বহরকে ভয় করে না অস্ত্রকে ভয় করে না সব কিছুকে ওরা মোকাবেলা করে যুদ্ধের মাধ্যমে ঝাঁপিয়ে পড়ছেন ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বেন ঠিক কিনা এবং এই দাজ্জালের সাথে কি তাবলিগের দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হবে দাজ্জালকে কি তাবলিগের দাওয়াত দিবে দাজ্জালকে কি গণতন্ত্রের মাধ্যমে ভোটে বিজয় পরাজিত করা হবে জেনে রাখো দাজ্জালের সঙ্গে গণভোটে তাকে পরাজিত করা যাবে না দাজ্জালের সঙ্গে তাবলিগলাদের দাওয়াত দেওয়া হবে না দাজ্জালকে কোনো খানকায় ফিরে মুড়ি চালানো হবে না দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে এবং যুদ্ধের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা হবে বোঝা গেল যারা আজকে লড়াই করছে যুদ্ধ করছে ইনশাআল্লাহ দাজ্জালের সময় তারা যুদ্ধ করবে এবং দাজ্জালকে তারা যুদ্ধ করে হত্যা করবে ঠিক কিনা আজ এই শয়তানদেরকে ভয় করার কোন কারণ নেই ভয় করবে কাকে সাহায্য করবেন কে আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ফালা তাহতাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলাহু ইন্নাহু আজিজুন যুনতাকাম আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ খেলাফ করবেন না আল্লাহ তারা পরাক্রমশালী আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করলাম আমিন